থেকে আগত কোরআন এবং হাদিসের অনুসারী আমার সামনে অবস্থানরত মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ সুবহানার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান যাদের ভালোবাসেন যাদের মঙ্গল কামনা করেন শুধুমাত্র তাদের কি দিন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক এনায়েত করেন জরে বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন শুধুমাত্র সেই লোকগুলোকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আবার একবার বলি সুভান সুতরাং আমাদেরকে আল্লাহ তারা অবশ্যই ভালোবাসেন আর সে কারণেই এই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন আমরা এই মাহফিলটা করতে যাচ্ছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে একটাই মাত্র দৃশ্য আর তা হচ্ছে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তথা সমস্ত কাফের মুশ্রেক জাতি ঐক্যবদ্ধভাবে আজকে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে সাবধান করেছেন আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা জেনে রাখো দুনিয়ার সমস্ত কাফের মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এক শক্তি আজকে তাই দেখতে পাচ্ছি মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস এহুদিরা দখল করে আছে সেখানে মুসলিম জাতির বাড়িঘরগুলো পর্যন্ত বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুরা যদি ওদের দিকে পাথর ছুঁড়ে মারে তার জবাবে ট্যাঙ্কের গোলা দিয়ে ওদের বুকটাকে ঝাঁচড়া করে দেওয়া হচ্ছে আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হল গোয়ান্তানামো বে কারাগার আবু গরিব কারাগারে মুসলিম যুবকদেরকে ধরে নিয়ে উলঙ্গ করে একের উপরে এক চড়িয়ে তারা পিরামিড তৈরি করেছে নির্যাতন সহ্য করতে না পেরে যখন তারা পানি পানি বলে চিৎকার মেরেছে আমেরিকার সাদা কুকুরের দল তখন তাদের মুখে পেশাব করে দিয়েছে আপনারা পত্রপত্রিকা দেখেছেন ওরা কোরআনুল কারিমের গায়ে কুরুষ এঁকে দিয়েছে মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে ইন্টারনেটে যারা যোগাযোগ করেন তারা দেখেছেন ফাতেমা নামক একজন মহিলা তিনি সেই জেলখানার থেকে চিঠি লিখেছেন আমাদেরকে এক এক রাতে বিশ পঁচিশটা আমেরিকান সৈন্য ধর্ষণ করে তোমরা আমাদের সহ বোমা মেরে উড়িয়ে দাও একজন মহিলা সেখানে দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে কাশ্মীরি মুসলমানদেরকেও যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে মা বোনদের পেট থেকে মুসলিম সন্তান বের করে উপরে ছুঁড়ে মেরে নিচে ছুরি ধরে বাচ্চা দ্বিখণ্ডিত হয়ে যায় ওরা আনন্দ উল্লাস করে একদিকে মুসলিম জাতির অবস্থা আর একদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই গরিব মুসলিম দেশটির প্রতি পাড়ায় যদি কোনো সুন্দরী গরিবের স্ত্রী থাকে তার দিকে যেমন এলাকার সমস্ত লম্পট এবং বাটপারদের দুর্নজর পড়ে এরকম ভাবে এই দেশের গরিব মুসলিমদের প্রতি এহুদি খ্রিস্টানদের কুনজর পড়েছে যে কারণে পার্বত্য অঞ্চলের উপজাতিদেরকে এমনকি হিন্দুদেরকে পর্যন্ত ওরা দলে দলে খ্রিস্টান বানাচ্ছে আপনারা জানেন ইন্দোনেশিয়ার একটা রাজ্য পূর্ব তিমুরকে এরকমই সুযোগ নিয়ে আস্তে আস্তে তারা খ্রিস্টান বানিয়েছে এবং শেষ পর্যন্ত এই খ্রিস্টান যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে ইন্দোনেশিয়ার বুকে একটা খ্রিস্টান রাজ্য স্বাধীন করে নিয়েছে আর সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মুসলমান নামধারী কফি আনান জাতিসংঘের মহাসচিব দক্ষিণ সুদানকেও ঠিক একই কায়দায় স্বাধীন করেছে আর এই চক্রান্তের মূল নায়ক যিনি তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও সফর করেছেন আমার কাছে এগুলোর ডকুমেন্ট আছে এগুলোর ছবি সহ এদের সবকিছু রিপোর্ট আছে যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী পর্যন্ত পত্রিকায় তারা তারা রিপোর্ট দিয়েছে যে পার্বত্য অঞ্চল আরেকটি দক্ষিণ সুদান অথবা পূর্ব তিমুর হতে যাচ্ছে কিনা একদিকে মুসলিম জাতির প্রতি এহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত আর একদিকে আমাদের মুসলমানদের অবস্থা কি মুসলমান বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আছে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা কত বাবা জুলফে দারাজ গেসু দারাজ বন্দা নওয়াজ কোন মাজারে কচ্চপ কোন মাজারে কুমির কোন মাজারে কি গজার মাছ এমনি ভাবে পীর বুজুর্গদেরকে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই প্রকারের মানুষেরা কয় প্রকার মানুষেরা আলী রাজি আল্লাহ তার আনহুর একটা কবিতা আছে তালিমুল মুতাল্লিম নামক কিতাবে এটা পড়ানো হয় কবি মাদ্রাসার হেদায়তুন্নহর জামাতে ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন যুগে যুগে আল্লাহর দিনকে দুই দল মানুষ ধ্বংস করেছে এক দল হল শাসক গোষ্ঠী আর এক দল হল ওই শাসক গোষ্ঠীর পা চাটা গোলাম একদল দরবারি আলেম দরবার তৈরি করে বসে এদের যেমন আকিদা বিশ্বাস মারাত্মক পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না আমার কাছে বই আছে লেখছে যার কোনো পীর নাই তার পীর শয়তান এটা কোনো হাদিস আরবিতে লেখছে এই জন্য পাবলিক আমার দেশের মানুষ মনে করে আরবিতে যদি একটু কান্না কান্না সুর দিয়ে ফুসফুস করে বলে আর চোখের পানি ঝরায় মানুষ মনে করে মাশাল্লাহ হাদিস মানলা সাইখালাহু ফাসাইকুহু শয়তান বাবারা যে ব্যক্তির কোন পীর নাই ওই ব্যক্তির পীর হল শয়তান ধরে বলেন নাওয়াজ জাল হাদিস আমি বুক ফুলিয়ে বলি জাল হাদিস কারো যদি বাবার বেটার প্রমাণ করার সুযোগ থাকে দাঁড়িয়ে বলো অমুক কিতাবে আছে হাদিসটা কান ধরে তবা করো আমার এখানে কিতাব আছে ষোলো হাজার কিতাব এখানে সাথে আছে অন্য কেমনে আছে কম্পিউটার আছে দুনিয়ার সব কিতাব এখন কম্পিউটার ঢুকানো আছে ষোলো হাজার কিতাব এখানে উপস্থিত রয়েছে হাদিসের যত কিতাবের তুমি নাম জানো তাফসিলের কিতাবের যত কিতাবের নাম জানো সমস্ত কিতাব আমাদের পকেটে থাকে লিখেছে যার কোনো পীর নাই তার পীর শয়তান এরপরে আরো লেখছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ তারা মাফ করতে চান না আল্লাহ মাফ করতে এই বই আমার হাতে আছে কোন পীরের দরবারের বই বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন এবারে আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ তুমি কি এরকম যে বান্দা অসংখ্য গুণা করলে মাফ করতে চাও না এটা আমার লেখা কিতাব কিতাবুল হজ লাভবাইক আল্লাহ লাভবাইকের মধ্যে এই আয়াতগুলো এনেছি আল্লাহ তারা কি বলছেন শুনে আল্লাহ বলছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا সূরায়ে আজ-জুমার 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে পাপ করেছে সীমালঙ্ঘন করেছে অসংখ্য গুণা করেছে আশরাফু আশরাফা ইউসরফ ইসরাফ মানে হচ্ছে সীমালঙ্ঘন করা মাত্রাতিরিক্ত মানে যারা অন্যায় করেছে যারা বেশি গুণা করেছে আল্লাহর দরবার থেকে ভয় পাচ্ছে আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল আসরাফু আলা আনফুসিহিম বান্দা যত অন্যায় করে থাকো গুণা করো আমার দরবার থেকে নৈরাশ হইও না নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন ও আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বললেন যত গুণা করো যত অন্যায় করো যদি খাটি দিলে আল্লাহর কাছে তবা করতে পারো আল্লাহ সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বললেন সব ক্ষমা করে দিব পীর বলল আল্লাহ ক্ষমা করতে চায় না পীরেরটা বলবো না আল্লাহটা শুনব কোনটা সবাই কি একমত যদি একমত হন তাহলে এবারে নাম বলতে পারেন নাম বললে বিগড়ে যাবে তাই একটু পরেই বলুন এবারে বলতে পারেন যে হয়তো হুজুর এখানে ভায়া মাধ্যমের বিষয় থাকতে পারে আল্লাহ তারা সেটাকেও দূর করে দিয়েছেন এবারে শুনুন কোরআনুল করিমের সুরা বাকার একশো ছিয়াশি নাম্বার আল্লাহ বলছেন হে নবী যদি লোকেরা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি ডাইরেক্ট শুনি না ভাইয়া মাধ্যম লাগে আমি দূরে থাকি না কাছে থাকি আমি বান্দার ডাক শুনতে পাই কি শুনতে পাই না ওয়াইদা সালাকা আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে করিব আমি বান্দার কাছে রয়েছি উজিবু দাওয়াতি উজিব আমি ডাকে সাড়া দেই ইদা দানি যখন সে ডাক দেয় সাড়া দেয় আগে ডাক দেয় পরে তার মানে হচ্ছে ডাক দিতে তোমার দেরি হবে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে দেরি হবে না জোরে বলেন ভার আল্লাহ আল্লাহ কি সুন্দর করে বলছেন ও যে আমি আমাকে যারা ডাক দেয় তার ডাকে সাড়া দেই ইদা দানি যখনই সে ডাক দিবে যখনই ডাক দিবে শব্দটা আল্লাহ পরে বলেছেন আর ডাকে সাড়া দেই শব্দটা আগে বলেছেন তার মানে হল তোমার ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে কোনো দেরি হবে না জয় বলেন সুবাহান আল্লাহ অমানুষেরা আমাকে বাদ দিয়ে অন্য কোন ভায়া মাধ্যম তালাশ করতে যেও না আমি তোমার ডাকে সাড়া দিব কাল্লা তুমি যে আমার ডাকে সাড়া দিবা তুমি আমার ডাক শুনো কিনা তুমি তো অনেক দূরে থাকো তুমি শুনতে পাও কিনা আল্লাহ রাব্বুল আলমিন সুরায় কাফের ষোলো নম্বর আয়াতে বলছেন ও আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে রয়েছি অরিজ শব্দটা হচ্ছে যে গলা দিয়ে যে রগ দিয়ে তুমি কথা বলছ ওই রগের চেয়েও কাছে তার মানে তোমার আওয়াজ করতে দেরি আমার শুনতে দেরি নাই চলে বলেন এরপরে বলছেন আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি ভয় পাচ্ছি তুমি মাফ করবা কিনা কি সুন্দর করে একের পর এক আল্লাহ বলছেন না আমি কোনো ভয় তোকে দেখাচ্ছি না ভয় পাবি না আমি তোর মালিক সৌরাই হেজের পঞ্চাশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন নব্বে আন্নি আনাল রহিম জোরে বলুন মানে জানিয়ে দাও খবর দিয়ে দাও এবাদি আমার বান্দাদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দাও কি যে আল্লাহ তালা পাপ করলে শুনতে চায় না এটা জানাইতে বলছে কোরআনের সাথে পীর সাহেবদের কথা মিলান এটা আমার বই লেখা বই আয়াত সব নাম্বার সহ দেওয়া আছে ও আমার নবী আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন আন্নি আনাল গফুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু কোন ভয় পাওয়ার কারণে আমি সব গুণাগুলো ক্ষমা করে দিব জোরে বলেন সুরাই হেজের উনপঞ্চাশ নম্বর আয়াত এইভাবে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা আমাকে ডাক দমে সাড়া দিব আর এদিকে মানুষ কি বলে এই অবস্থায় আমরা আছি তাহলে দুইটা চরিত্র একদিকে দুনিয়ার কাফের মোশ্রেকেরা আমাদের ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হয়ে নেমেছে আর একদিকে আমাদের ইমানের মূল উৎস ধ্বংস করার জন্য দেশের বিভিন্ন দরগা দুর্গা খাজা বাবা গাজা বাবা নেমেছে আমি এটাকে একটা কৌতুক দিয়ে উদাহরণ শেষ করে থাকি এক বাড়ি একজন মেহমান গেছে রাতের বেলায় ভালো খাবার দাবার দিয়ে ঘুমানোর ব্যবস্থা করলো খাটটা ছিল পুরাতন খাট খাট ছিল কি পুরাতন খাট পুরাতন খাটে কি থাকে সার পকা উরুষ থাকে উপরে দেয় না মশারি প্রচন্ড মশা মেহমানকে রাত্রে একদিকে যেমন মশায় কামড়ালো আর একদিকে নিচের থেকে সার পোকায় কামড়ালো মেজবানরা সকলে জিজ্ঞেস করে না যে ভাইজান রাত্রে কোনো অসুবিধা হয় না তো ঘুম ঠিক মতো হয়েছে তো তো মেজবানকে জিজ্ঞেস করলো এরকম মেহমানও সুন্দর রসিকতা করে বলল ভাইজান কোনো কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন আমাকে মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি মেহরবানি করে নিচের থেকে সার পোকায় টেনে না ধরত মনে হচ্ছিল মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি অনুগ্রহ করে নিচের থেকে সার পোকায় টেনে না ধরত আমাদের অবস্থা হচ্ছে এরকম এজন্য আজকে কোরআন এবং হাদিসের কোনো চর্চা হচ্ছে না ওয়াজ মাহফিলগুলো যখন শুরু হয় একজন পীর সাহেব আসবে তার আগে কোনো মুড়িদ আসবে মুড়িদ এসে ওই পীরের কাহিনী বলবে আর পীর সাহেব এসে তার দাদা বাবা পীরের কাহিনী বলবে শুনতে শুনতে নগমাহায় মাহফিলে বেদাত গো শুনতে শুনতে নগমাহায় মাহফিলে বেদাত গো कान बहरे हो गए दिल बदमजा होने को है এই জাতীয় মাহফিল শুনতে শুনতে দিল বেমজা হয়ে গেছে কান বধির হয়ে গেছে ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে স্পষ্ট করে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين ও আমার বান্দারা তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে উচ্চাসনে তোমরাই থাকবে বিজয়ী যদি তোমরা মমিন হতে পারো কি হতে পারো বোঝা গেল গন্ডগোলটা এই জায়গাতে আমরা সকলেই দাবি করি মমিন আমি গতকাল ওখানে আলোচনা করেছিলাম ওখানে যারা শুনেছেন ভূমিকা স্বরূপ কিছু অংশ নিয়ে আসবো কোরআনুল করিমের সুরায় বাকারার আট নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা পাক্কা মমিন আল্লাহ তারা বলছেন খবরদার খবরদার ওরা মমিন নয় ওরা হচ্ছে মুনাফিক ওরা কি কোরআনুল করিমের সুরায় ফাতেহার পরেই সুরায় বাকারা এই সুরায় বাকারার প্রথম পাঁচটা আয়াত হল মুত্তাকিন মমিনদের সম্পর্কে কয়টা আয়াত হুদাল্লিল মুত্তাকিন আল্লাদিন থেকে শুরু করে পাঁচটা আয়াত হচ্ছে মমিনদের সিফাত মমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছে এরপরে দুইটা আয়াত কাফেরদের জন্য কাদের জন্য এইখান থেকে দুইটা আয়াত হল কাফেরদের প্রসঙ্গে প্রথম পাঁচটা মমিনদের সম্পর্কে তারপরে দুইটা এরপরে আট নাম্বার আয়াত থেকে অমিনান্না এইখান থেকে শুরু করে তেরোটা আয়াত আল্লাহ রাব্বুল আলমিন আলোচনা করেছেন মুনাফিকদের চরিত্র সম্পর্কে বোঝা গেল কাফের মারাত্মক না মুনাফিক মারাত্মক কাফেরদের সম্পর্কে আয়াত কয়টা আর মুনাফিকদের সম্পর্কে কয়টা তেরোটা শুধু এ পর্যন্তই না কোরআনুল করিমে কাফেরদের নামে একটা সুরা আছে আর মুনাফিকদের নামে একটা সুরা আছে কাফেরদের নামে যে সুরা তা হচ্ছে মাত্র দুই লাইন কয় লাইন কাফিরুন লা আবুদু মা তাবুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন শেষ হয়ে গেল কাফের সূরা আর মুনাফিকদের সূরা প্রায় দেড় পৃষ্ঠা পর্যন্ত إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله হে নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসবে তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল অল্লাহ হ্যাঁ আল্লাহ জানেন আপনি আল্লাহর রসুল কিন্তু জেনে রাখুন নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী মুনাফিকরা কি মিথ্যাবাদী কেমন হইল মুনাফিকরা বলল যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল এরপরে মিথ্যাবাদী হলো কি করে এইটাই বুঝতে পারছি ওরা মিথ্যাবাদী কথাটা বলেছে তা মিথ্যা না ওরা যে বলল আমরা সাক্ষ্য দিচ্ছি এই কথা মিথ্যা না কারণ সাক্ষী দিতে হলে মনের বিশ্বাস নিয়ে জেনে শুনে সাক্ষী দিতে হয় ওটার নাম সাক্ষী আর না বুঝে বললে সাক্ষী হবে আপনি আদালতে গেলেন জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে আমি তো হচ্ছে একটা খুনের মামলার সাক্ষী আচ্ছা বলুন তো কে খুন করেছে তা তো জানেন না আচ্ছা কাকে খুন করল তাও জানি না আদালত কি বলবে বেটা সাক্ষী দেওয়ার জন্য আসতো না ফাজলামি করার জন্য আসছে পুলিশ ডেকে তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে কারণ সাক্ষী দিতে হলে বুঝে শুনে সাক্ষী দিতে হবে জেনে শুনে সাক্ষী দিতে হবে ও আমার ভাইয়েরা মুনাফিকরা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল এইটা অন্তরের বিশ্বাস নিয়ে বলে নাই সেই জন্য বলেছে মুনাফিক এই কারণে ইসলামে প্রবেশ করতে হলে দুইটা সাক্ষী দিতে হয় কয়টা সাক্ষী আপনারা কি সাক্ষী দিয়েছেন এক নাম্বার সাক্ষী হল আশাহাদু আল্লাহ ইলাহা লা আর দুই নাম্বার সাক্ষী হল ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এই দুইটা সাক্ষ্য যদি কোনো ব্যক্তি না দেয় ইসলামে প্রবেশ করতে পারবে না এটা এত বড় সাক্ষী আজকে মুসলিম জাতির কাছে এই সাক্ষীর কোনো গুরুত্ব নাই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা হে নবী আপনি মানব জাতিকে জিজ্ঞেস করুন প্রশ্ন করুন আইয়ু শাইইন আকবারু শাহাদা সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সবচেয়ে বড় সাক্ষী কোনটি আল্লাহ প্রশ্ন করেছে কোরআনের আরাকায়াত আল্লাহ তারা বলছেন এমন একটা সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন কিসের সাক্ষী শাহিদ আল্লাহ হুয়া আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন অল মালাইকাতুম এবং সমস্ত ফেরেস্তারা সাক্ষী দিয়েছেন অরুল এলমে এবং সমস্ত জ্ঞানী লোকেরা সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীটা কি এই সাক্ষ্যটা আল্লাহ নিজে দিয়েছেন ফেরেস তারা দিয়েছেন সমস্ত জ্ঞানী লোকেরা দিয়েছে আমরাও সাক্ষী দিয়েছি ঠিক কিনা কিন্তু না বুঝে লাহার সাক্ষী যদি আমরা ঠিক মতো দিতাম তাহলে জীবনের সকল ক্ষেত্রে আমরা হুকুম মানতাম কার মানি হল লা ইলাহা মানে আগে বর্জন কর ইল্লাহ মানে গ্রহণ কর লাইলাহা বলে সমস্ত গাইরুল্লাহকে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর ক্ষমতা সব কিছুর আইন বিধানকে অস্বীকার করা হচ্ছে ইল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করা হচ্ছে তার মানে হল একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেরকম আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয় ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন সাক্ষী দেয় আশহাদু আল্লাহ ইলাহা লাইলাহা বলে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দিল লা ইলাহা কোন মাহবুদ নাই কারো আনুগত্য চলবে না কারো বিধান চলবে না কারো হুকুম চলবে না কারো কোনো ক্ষমতা চলবে না কোন খাজা বাবার ক্ষমতা গাজা বাবার ক্ষমতা পীর বাবার ক্ষমতা দরগাওয়ালার ক্ষমতা দুর্গাওয়ালার ক্ষমতা কোন রাষ্ট্রের ক্ষমতা কোন শাসকের ক্ষমতা আমরা কারো ক্ষমতা মানব না লা এরপরে শুধুমাত্র শুধুমাত্র একজনার হুকুম মানব একজনার ক্ষমতা মানব একজনের আনুগত্য করব তিনি হচ্ছেন লাইলাহা এইটা যদি বুঝে শুনে বলা হয় তাহলে সেই মুসলমান জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবে কার এইটার নাম কালিমাতুর তৌহিদ আল্লাহর এককত্বের সাক্ষী দেওয়ার কালিমা এই কালেমাই হচ্ছে সব নবীদের দাওয়াত আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিম এরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে নবী আমি আপনার পূর্বে যত নবী এবং রসুল প্রেরণ করেছি আপনার আগেও যত নবী রসুল পাঠিয়েছি সব নবীদেরকে আমি একটাই দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছিলাম আন্না আনা আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই কোন মাহবুদ নাই তোমাকে আগে বুঝতে হবে তুমি একটা কারখানার মালিক এক লক্ষ কর্মচারী তোমার মালিকেরায় আছে এই কর্মচারী যখন জানতে পারল এই বল্টু সাহেব আমাদের মালিক তখন বল্টু সাহেব যা বলবে সব মানবে কিনা তাহলে আগে মালিকেরা স্বীকার করতে হবে তারপরে কমান্ড তারপরে কি ঠিক তেমনি ভাবে এই গোটা সৃষ্টির মালিক একমাত্র কে এটা যদি আমরা মানি আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ সব কিছুর মালিক যখন আল্লাহ এই পৃথিবীতে হুকুম চলবে কা আর কোনো ওয়াজ লাগবে কিন্তু আমরা কি আল্লাহর হুকুম মানি আমি গতকালকে বিস্তারিত আলোচনা করেছি আল্লাহ হুকুম দিলেন চোরের হাত কাটো আমরা বললাম এটা চলবে না আল্লাহ রাব্বুল আলমিন বললেন জেনারে বিচার হারাম আমরা বললাম লাইসেন্স থাকলে যৌন কর্মী ওদের জন্য চিকিৎসাও ফিরি আল্লাহ বললেন জেনাবে বিচার করলে বিচার করো একরকম ওরা বললে তাই যুগে চলবে না বিকল্প বিচার করো আল্লাহ রাব্বুল আলমিন বললেন সম্পত্তির আইন বন্টন করা হয়েছে এভাবে ওরা বলল আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন সুদকে হারাম করে দিলেন আমার জাতি বলল যে না লাইসেন্স থাকলে বৈধ সোনালী ব্যাংক রূপালী ব্যাংক কুবালি bank Janata bank Krishi bank যত রকম ব্যাংক আছে সবগুলোর যেহেতু লাইসেন্স করা এজন্য সব সুদ হালাল বৈধ এইভাবে আল্লাহর কালামকে আমরা পিছনে ফেলে দিয়েছি অথচ আমাদের নাম মুসলিম আমাদের নাম কি কালেমা পড়ি লাহা আর এই কালেমা যদি আরো জোরে জোরে পড়ে মানুষ কয় বুজুর্গ সাহা আসলে একটু হাদিয়ে তোফা দিয়ে আসো কিছু খাওয়ান দাও মিশরের সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই একজন বড় আলেম ওনার কিতাব আছে তা সিরফি জিলাল কোরআন বাংলা হয়েছে মান ইনফিত তরিক বাংলা আছে এই কিতাবগুলো যখন লেখলেন লাই ইল্লাল্লাহর তর্জমা পরিষ্কার করে দিলেন অমুসলমান জাতি একদিকে লাভ পড়ো আর একদিকে আল্লাহর বিধানকে বাতিল করো এর নাম মুসলিম হতে পারে না এরপরে যখন যুবকদের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ রায়কে জেলে বন্দি করা হল এক পর্যায়ে ফাঁসির হুকুম দেওয়া হল যেদিন ফাঁসি কার্যকর করা হবে তার কিছুক্ষণ আগে একজন মৌলবী সাবনার সঙ্গে জেলখানায় দেখা করতে গেলেন সাইয়দ কুতুব রহমাতুল্লাহ রায় জিজ্ঞেস করলেন ভাই আপনি আবার কে বলে আমি জেলখানা মসজিদের ইমাম সাহ হুজুর কেন আসলেন আমি আসছি আপনি একজন মুসলমান ব্যক্তি আর মুসলমানদের ফাঁসির হুকুম হয়ে গেলে তাকে শেষবারের মতো কালমা পড়াবার দায়িত্বটা আমার আমি সেজন্য আপনাকে কলমা পড়াবার জন্য এসেছি সাইয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই বললেন আচ্ছা আশ্চর্য কথা আমি তো ওই কালেমা পড়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি আর আপনি সেই কালেমা আমাকে পড়াবার জন্য এসেছেন আপনার কালেমা একটু শুনান তো কি কালেমা আপনি পড়েন পড়াইল ইমাম সাব্বা সাল্লাহ সুরদিয়া সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই বললেন ও ইমাম সাহেব আপনার কাছে আমার কালমা পড়ার কোনো দরকার নাই ওই একই কালেমা আমি যখন ঘোষণা করেছি ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না জীবনের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আদালতে ব্যাংকে পরিবারে কোন জায়গায় এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না এই কথা যখন আমি বলেছি লাই লাইল্লাহ ঘোষণা দিয়েছি সঙ্গে সঙ্গে আমাকে বন্দি করা হলো আর আপনি ওই একই কালেমা পড়ান আর ওই একই সরকার থেকে পয়সা পান বোঝা গেল আপনার লাই ইল্লাল্লাহ আর আমার লাই ইল্লাল্লাহ কখন এক হতে পারে না যারা বলেন ভার আল্লাহ লাই লাইল্লাহ তুমিও পড়ো আমার জাতিও পড়ে কোন ব্যক্তি তাদের কিছুই বলে না এহুদি খ্রিস্টানরা কিছুই বলে না আমার জাতিকে শিখিয়ে দিয়েছে ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি আমি গতকাল বিস্তারিত আলোচনা করেছি ইসলাম মানে শান্তিরা চক্রান্ত করা হয়েছে সালাম মানে শান্তি ইসলাম মানে হল আর ইসলাম মুসলমান সুদান ইসলাম মানে হল এক আল্লাহর বিধানের কাছে এক আল্লাহর হুকুমের কাছে জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করার নাম কি ইসলাম নিয়ে আত্মসমর্পণ করা আর এই রকম আত্মসমর্পণ যে করে তার নাম কি মুসলিম মুসলমান শব্দ কোরআন হয়েছে নাই মুসলিম মুসলিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন এব্রাহিম আলাইসালাম প্রথম ব্যক্তি যিনি এই তৌহিদের দাওয়াত দিয়েছেন এর আগে নবীদের দাওয়াত ছিল তৌহিদ কিন্তু সেই সময় কুফফারদের সঙ্গে এরকম সংঘর্ষ হয় নাই এব্রাহিম আলাইসালামের যুগে এই মূর্তি পূজা শুরু হল মূলত নুহু আলাইসালামের মৃত্যুর পরে নুহ আলাইসালামের বড় বড় কয়েকজন শিষ্য আলেম ছিল তারা মরে গেল পাঁচজন ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার এই পাঁচজন যখন মারা গেল শয়তান এসে ওই মুড়ি উন্মতকে জানাইল তোমাদের উপরে আল্লাহর গজব আসবে এই বড় বড় আলেমরা সব কিছু দিনের ব্যবধানে মরে গেল তোমরা আল্লাহর কাছে তবা করো কে ওয়াজ করতেছে শয়তান শয়তান কে একটা কাজ করো এই বুজুর্গরা দুনিয়ার থেকে চলে গেছে এখন তবা করো নইলে গজব আসবে এই জন্য ওনাদের কিতাবগুলো তোমরা পড়ো ওয়াজগুলো পড়ো একটু বেশি তাসির হওয়ার জন্য ওনাদের মূর্তি তৈরি করে নাও ওনারা যেই জায়গায় বসতেন ওই জায়গায় একটা মূর্তি তৈরি করে নাও আর ওনাদের কথাগুলো বলো আর এই মনে মনে কল্পনা করো যে ওনার মুখ থেকেই যেন কথাগুলো বের হচ্ছে তাহলে তোমাদের তাসির বেশি হবে তাফসির এমনি কাসির এই লোকগুলো যখন মারা গেল শয়তান ওই জাতিকে বুঝাইল তোমাদের বড় আলেমরা মরে গেছে গজব করবে ওই বুজুর্গদের মূর্তি তৈরি করে ওনারা যেখানে বসতেন সেইখানে বসাও আর মনে মনে কল্পনা করো এই বুজুর্গদের মুখ থেকে কথাগুলো বের হচ্ছে এইভাবে মূর্তি তৈরি করা হল শয়তান মূর্তি পূজা করতে পারে না কিন্তু খবরটা মূর্তি তৈরি হয়ে গেল নতুন প্রজন্ম আসলো আস্তে আস্তে লোকেরা ভোগ দেওয়া শুরু করলো এরপরে পূজা শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাতামকে আল্লাহ রাব্বুল আলমিন পাঠালেন যাও এবার তোমার মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এব্রাহিম আলাইহি সালাতাম যখন দুনিয়াতে আগমন করলেন যৌবনে উপনীত হলেন দেখলেন তার জাতি মূর্তি পূজা করে এমনকি তার আব্বা হলেন প্রধান পাদ্রী প্রধান যাজক রাষ্ট্রীয় যাজক মূর্তি তৈরি করে বিক্রিও করে আবার ব্যবসাও করে পূজাও করে এব্রাহিম আলাই সালাম তার পিতাকে বলেন আবাতি আমার আব্বা যান আপনি কেন এমন জিনিসের পূজা করছেন যা আপনার ক্ষতিও করতে পারে না উপকার করতে পারে না এভাবে দাওয়াত দেওয়া শুরু করবেন এরপরে নিজেও চিন্তা করতে লাগলেন যে আসলে আমার আল্লাহকে এব্রাহিম আলাই সালাম এবারে রবের পরিচয় করতে শুরু করলেন রবকে তারাশ করতে লাগলেন তারাশ করা দরকার আছে কিনা চন্দ্র সূর্যের দিকে তাকালেন দিনের বেলায় রাতের বেলায় চাঁদের দিকে তাকালেন যখন তিনি চন্দ্র দেখলেন বললেন হা দা রব্বি এটা আমার রব কিন্তু যখন চন্দ্র ডুবে গেল তিনি বুঝতে পারলেন যেই জিনিস ডুবে যায় আমার রব হতে পারে না এরপরে দিনের বেলায় যখন সূর্য উঠল আকবার দিনের বেলায় যখন আরো উজ্জ্বল সূর্য দেখল তখন তিনি বললেন এটা অনেক বড় এটাই আমার রব এটা বড় রব ওই যে হিন্দুদের মধ্যে আছে না হিন্দু ভাইরা কেউ থাকলে ভালো করে শুনবেন আমার পর ক্ষিপ্ত হইয়েন না মাঝে মধ্যে আপনাদের নাম আসবে এই রকম ওই যেটা একটু বড় দেখে এটা আমার মধ্যে ভগবান আছে ভগবানের ভিতরে অবতরণ করেছে দেখা হো বজিরে তুলসী বসদা কুনাদ হরিবল বগোয়াদ নমস্কার কুনাদ বটগাছ দেখলে নমস্কার বড় বলদ দেখলে নমস্কার এমনকি লিঙ্গ পূজা করে বাইরা আমার এব্রাহিম আলাই সালাম যখন সূর্য দেখলেন বলেন এটা আমার রব যখন সূর্য ডুবে গেল তখন তিনি বুঝতে পারলেন যে এই চন্দ্র সূর্য আমার রব হতে পারে না লাইল্লামিয়াহিনী যদি আমার রব আমাকে হেদায়ত না করেন আমি হেদায়ত পাবো না হেদায়ত দেওয়ার মালিককে কেবলা মানে কলম মুতাওয়াজ্জুফিনের দিকে কেবলায় কুলু কলবের কেবলা কি সুন্দরভাবে বলে আমি আমার কলবের দিকে মোতাবাজ্জু আছি আমার কলব আমার পীর সাহেব হুজুর কেবলার কলবের দিকে মোতাবাজ্জু আছে পীর হুজুরের কেবলা তার পীরের দিকে তার কেবলা তার পীরের দিকে হাজার ভাইয়া মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে মোতাবাজ্জু ও আমার ভাই গান আমি বলি আপনি যখন পীর সাহেবের দিকে করবটা মতবাজ্য করলেন ওই সময় পীর সাহেব হুজুর যদি তার স্ত্রী সাহেবার দিকে মতবাজ্য থাকেন আপনার কলবটা ভাইজান কোন দিকে যাবে খবর আছে কি আপনি যখন পীর সাহেবের কলমের দিকে করা মতবাজ্য করলেন পীর সাহেব হুজুর তখন পায়খানা শরীফে মতবাজ্য আছে আমার কলব পীর সাহেবের কলমের দিকে পীর সাহেবের কলব পায়খানার দিকে আপনার কলব কই যাইবে কোরআনকে জিজ্ঞেস করি আল্লাহ এরকম কলম মোতাবাজ্য করার কোন দলিল আছে কিনা কোরআন পরিষ্কার করে বলবেন আমি আমার চারা মতাবাজ্য করেছি কার দিকে বড় বীর বল অন্যতম শির তারপরে কি শির যত শির এ শির দিয়ে যত পীরের দরবারে নাকি না সাত আসমান ভেদ করে আরশ কুর্সি লৌহ কলম ভেদ করে এক আল্লাহ দরবারে গিয়ে সিদ্ধত হয় ঠিক কিনা বাইরা আমার ইব্রাহিম আলাই ইসলাম পরিষ্কার হয়ে গেলেন ইন্নি ওয়াজ্জাহাতু অজহুন মানে কি চেহারা অজহিয়া মানে আমার চেহারা মত করলাম কার দিকে লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এরপরে কয় আল্লাহ দিকে তো ওরাও মতো অর্জি করে একটু ভায়া মাধ্যম হয়ে গেছে অসুবিধা কি কয় না হানিফান সব বাতিল করে হানিফ মানে কি সব বাতিল করে গায়রুল্লাহ সব ত্যাগ করে একমাত্র এক অনিষ্ঠ আল্লাহর দিকে মতো হলাম এরপরে আরো সুন্দর ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে বলল আমি মুশরেকদের অন্তর্ভুক্ত নই যারা আল্লাহকেও মানে আবার দেবদেবীকেও মানে আল্লাহকেও বিশ্বাস করে আবার আল্লাহর দিকে মোতাবজ্জ হতে গিয়ে পীরসাবদেরকে ভায়া মাধ্যম বানায় আমি সব ভায়া মাধ্যম ত্যাগ করে সরাসরি একমাত্র একজনার দিকে মোতাবজ্জ হচ্ছি ওয়ামা আনা মিনাল মুশরিকিন যারা বলুন আল্লাহ নামাজ দাঁড়িয়ে বান্দা বলেন আলহামদুলিল্লাহ আলমিন চেয়ারম্যান সাহেব আসছে এখন চেয়ারম্যান সাহেবকে মানপত্র দিবেন বা এমপি সাহেবকে মন্ত্রী সাহেবকে মানপত্রের কয়টা অংশ থাকে জানেন তিনটা কয়টা প্রথম অংশ হল ওনার প্রশংসা থাকবে দুই নাম্বার অংশে ওনার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে আমরা ভোট দিয়েছি আপনাকে এলাকার জনগণ আপনি ছাড়া কিছু বোঝে না তিন নম্বর অংশে থাকবে আপনার কাছে আমাদের আবেদনে এই বান্দা চূড়ায় ফাতেহায় দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মানপত্র একটা আল্লাহ রব্বুল আলমিনের দরবার দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এবারে বান্দা সামনে আরো আল্লাহর প্রশংসা করছে আর রহমান আর রাহিম মালিক অমুদ্দিন এবারে আল্লাহ তারা জিজ্ঞেস করেন বান্দা বলো তুমি আমার এত প্রশংসা করেছো এবারে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি আমি কেবলমাত্র তোমারই গোলামি করি তুমি হচ্ছে আমার মালিক আমি তোমার গোলাম তোমার সঙ্গে আমার সম্পর্কটা হচ্ছে গোলাম আর মালিকের সম্পর্ক যারা বলেন সুহার আল্লাহ আমরা কার গোলাম না খাজা বাবার গোলাম আমরা গোলাম ঠিকই তবে কার গোলাম না মানুষের গোলাম নবীরা কার গোলাম মুশকিল নবীরা মানুষ নাকি কালেমাদের সাক্ষী দিছে বোঝে নাই ও আশাহাদু আন্না মুহাম্মাদান তারপর কি আব্দুহু রাসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর আব্দুল মানে বান্দা এবং তার রসুল আল্লাহ নবীরাও গোলাম কার নবীরা গোলাম আল্লাহর অলিরা গোলাম আল্লাহর আপনি আমি গোলাম কার না নবীরা কোন ফেরেস্তা নবীরা ফেরেস্তারা আলোচনা শেষের দিকে আসবে ইনশাআল্লাহ নবীরা মানুষ নবীরা আল্লাহর নূরের তৈরি মাসাল্লাহ কি যে অবস্থা তৈরি করেছে নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহর আসলে বসিয়ে দিয়েছে অলিদেরকে নবীর উপরে নিয়ে গেছে বান্দা পরিষ্কার করে দিল আমার সঙ্গে তোমার পরিচয় হল তুমি আমার মালিক আমি তোমার গোলাম এই আকা না বধু আমি তোমার গোলাম আমরা গোলাম কা না নবীর গোলাম যে নাম কে আব্দুল নবী গোলাম মুস্তফা মুস্তফার গোলাম আব্দুর রসুল রসুলের গোলাম পীর সাহেবের নাম গাউসুল আজম গাউস মানে বিপদে উদ্ধারকারী আজম মানে সবচেয়ে বড় কারণ উজির আজম প্রধানমন্ত্রী উজির মানে মন্ত্রী আজম মানে প্রধান তাহলে গাউসুল আজম মানে কি প্রধান ত্রাণ কর্তা কে কই আমাদের সবার গাউসুল আজম বড় বিশ্বাস গাউসুল মাজবান্ডারি এই আকানা আবুদ বলে পরিষ্কার করে দেওয়া হল আমরা গোলাম ঠিকই তবে কোন খাদা বাবার গোলাম নয় গাদা বাবার গোলাম নয় ল্যাংটা বাবার গোলাম নয় আমরা সরাসরি কার গোলাম ইয়া কানা বুধু এবারে তাহলে কি চাও বলো পরিচয় হয়ে গেল সম্পর্ক ক্লিয়ার হয়ে গেল এবারে সম্পর্কের পরে এবারে আবেদন করা হচ্ছে আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই জোরে বলো সুভার আল্লাহ না মাজারওয়ার কাছে না খাজা বাবার কাছে এবারে আল্লাহ বলছেন কি সাহায্য চাও বলো বান্দা এবারে বলছে মুস্তাকিম এব্রাহিম আলাই ইসলাম পরিষ্কার হয়ে গেলেন এবার এব্রাহিম আলাই সালাম যুবকদের মাঝে দাওয়াতের কাজ করা শুরু করলেন মূর্তি পূজার বিরুদ্ধে লোক জনমত তৈরি করতে লাগলেন এক পর্যায়ে মেলার সময় আসলো মূর্তি পূজার মেলা যুবকেরা বলল চলো আমরা তোমাকে নিয়ে মেলায় যাব উনি একটু বাঁচার জন্য আকাশের দিকে তাকাইয়া ভাবসা এমন করলেন যে যেন কি আছে তারকার থেকে কিছু বুঝতে পারছে কারণ ওরা তারকায় বিশ্বাসী ছিল এরপরে বললে ইন্নি সাতিম আমি অসুস্থ তোমরা চলে যাও আমি যাচ্ছি না যখন সব চলে গেল এব্রাহিম আলাই সালাম তার জাতিকে তাওহিদ বোঝানোর জন্য আল্লাহর পরিচয় বোঝাবার জন্য এবার একটা কৌশল অবলম্বন করেন একটা কুরাল হাতে নিলেন মূর্তিখানায় ঢুকলেন রাজকীয় মূর্তিখানা দেখেন না কি শাড়ি গয়না পড়ায় গতবার দেখেন নাই চুরির হিরিক পড়ে গেছিল ঢাকায় এই মূর্তির শাড়ি নিয়ে গেছে ওই মূর্তির অলঙ্কার নিয়ে গেছে দৈনিক চুরি হতে লাগলো এরপরও এদের বুঝে আসে না যে যেই দেবীর গলার থেকে চোরেরা স্বর্ণের হারগুলো খুলে নিয়ে যায় ওই দেবী নিজের গলার স্বর্ণের হার রক্ষা করতে পারে না ওই দেবী আমাদের কি উপকার করবে এর পরেও লোকেরা সেই মূর্তি পূজা করে ঠিক কিনা এব্রাহিম আলাই সালাম রাজকীয় মূর্তিখানায় গিয়ে দেখলেন মূর্তির সামনে বড় বড় লাড্ডু আছে হিন্দুরা দেখেন না ওই যে গণেশ পূজায় লাড্ডু দেয় কারণ গণেশের খাওয়ান না দিলে গণেশ গ্যারি করে দিবে যে ওরা আমার খাওয়ান দেয় নাই পরে গত আসবে এই জন্য গণেশের কায়দা মতো খাওয়ায় ওই যে হাতির কল্লা প্যাকটা বড় লাড্ডু দেয় দুই কেজি আড়াই কেজি বড় বড় আর ইন্ডিয়াতে আরো বড় দেয় এইটা গিয়ে আবার রিপোর্ট দেয় ওদের ভগবানের কাছে যে মানুষ খুব সুখী আছে আমাকে লাড্ডু খাওয়াই প্যাট বড় করছে তখন আবার ভগবান আর একজনের পাঠায় যাচাই করার জন্য দেখো কি আমার সমস্ত এই সময় দেখবেন হিন্দুরা পান্তাবাদ শুকনা রুটি জঙ্গলে ফেলায় ওরে খাওয়ান দেয় এগুলো ওদিকে রিপোর্ট না না মানুষ খুব গরিব হয়ে গেছে তখন ও চ্যালেঞ্জ করে কয়েকদিন না আমাকে দেখো খাওয়াইছে তখন প্যাটে লাঠি মারে লাঠি মারলে প্যাট ফেটে গিয়ে বড় লাড্ডু বের হয়ে যায় এটা একটা ধর্ম যাই হোক এব্রাহিম আলাইহ সালাম দেখলেন মূর্তির সামনে বড় বড় লাড্ডু রাখা আছে ডাব রাখে না দুধ রাখে কত কিছু রাখে প্রথম তো গিয়েই তো রাগ ওঠে নেয় কোরআন বলছে এব্রাহিম আলাই সালাম বলেন আলা কুলুন খা খা খা খায় না ফাঁকানা বরবান বিলিয়ামিন এরপরে ডান হাতে একটা জোরে থাপ্পর মারল থাপ্পর মারলে মূর্তি পাথরে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায় হাতে ব্যথা পাইল এবারে শরীরে রাগ উঠল গায়ে রাগ উঠল এবারে কুড়াল নিয়ে একটার হাতে মারে একটার মাথায় মারে একটার কাঁধে মারে সব মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুরার লটকে দিয়ে সরে পড়লেন লোকেরা মেলার থেকে আবার আসলো পূজা দেওয়ার জন্য মূর্তিখানায় ঢুকে দেখে সর্বনাশ হয়ে গেছে কোন ঝড় তুফান হল না কোন ভূমিকম্প হল না কোন যুদ্ধ বিগ্রহ মারামারি হল না কে এই মূর্তিগুলোকে ভাঙ্গে চুরমার করলো সব দৌড়ে গেল নমরুদের কাছে মূর্তি বুদুকদের রাজার কাছে চলে গেছে নমরুদ খবর শুনে দৌড়ে চলে আসলো তাফসিরে লেখে নমরুদ এমনি বিচক্ষণ ছিল দুনিয়ার বুদ্ধি ভালোই ছিল মূর্তি খেলা এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চুপ করে চিন্তা করল সর্বপ্রথম মুখের থেকে যেই কথাটা আসলো তা হল হালমিন ফাতানি আলে হাতানা বলো এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না ভালো চোখে দেখে না যুবকের প্রশ্ন কেন যুবকের প্রশ্ন তাফসিরে রাখেন নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হল না কোন ভূমিকম্প হল না কোন যুদ্ধ বিগ্রহ হল না কেন মূর্তিগুলো ভাঙল নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহিদের সমাজ গড়ার জন্য একটা বিরাট বিপ্লবের চিন্তা করা হয়েছে আর এইরকম সমাজ বিপ্লব ঘটানোর মতো সমাজে পরিবর্তন আনার মতো চিন্তা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় এই জন্য যুবকের প্রশ্ন এসেছে হালমিন ফাতানিয়াজকুরু আলে হাতানা এবারে সঙ্গে সঙ্গে লোকেরা বলল হা হা সামেনা ফাতাইয়াজকুরুহুম ইব্রাহিম আমরা একজন যুবক সম্পর্কে জানি যেই যুবক এই মূর্তিগুলোর সুনজরে দেখে না সমালোচনা করে ওই যুবকের নাম হল ইব্রাহিম যারা বলুন সুবাহানা যুবকের নাম কি ও আমার ভাইয়েরা ও আমার যুবক ভাইয়েরা এব্রাহিম আলাই সালামের ইতিহাস থেকে শুনো এবারে লোকেরা ইব্রাহিমকে ধরে আনলো তাও হেদবাদী মমিনরা ভয় করা ভয় করে কাকে डरते नहीं दुनिया में मुसलमानों किसी से डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब दौलत ईमान मिली उनको नबी से মুসলমান জাতি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তাওহিদের দাওয়াত তারা দিবে আল্লাহর একত্রের দাওয়াত দিবে আল্লাহর জন্য কাজ করবে সাহায্য করবেন কে এবার ইব্রাহিম আলাহ সালামকে ধরে আনা হলো তিনি বলেন বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো যে কুরাল নিয়ে দাঁড়িয়ে আছে লোকেরা বলল তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না কোনো উত্তর দিতে পারে না এব্রাহিম আলাই ইসলাম বলল আমার জাতি তাই যদি হয় তাহলে কেন তোমরা এমন জিনিসের পূজা করছো যেই জিনিস তোমাদেরকে রক্ষা করতে পারে না যেই জিনিস কোন উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এমন কি কুকুর এসে যদি ওদের মুখে পেশাব করে দেয় রক্ষা করতে পারে না ওই যে এক লোক পাকা হিন্দু মূর্তি পূজক ছিল খুব কট্টরপন্থী সফরে গেছে একটা মূর্তি তৈরি করে ছোট্ট মূর্তি তৈরি করে নিয়ে সাথে গেছে পূজা করার জন্য পেশাব পায়খানার বেগ হলো এক জায়গায় রেখে উনি গেছে দূরে এক জায়গায় পেশাব পায়খানা করতে এসে দেখে যে মূর্তির গা ভেজা ভেজা মনে করলো আসমান থেকে রহমতের বৃষ্টি পড়েছে কিনা এই বরকতের জন্য একটু চেটে চেটে পানি পান করা শুরু করল দেখে যে টক টক লাগে কি রহমতের পানি টক লাগবে কি জন্য তালাশ করা শুরু করলো অন্য কোনো কারবার হলো কিনা দেখে দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে এই মাত্র পেশাব করে গেছে পেশাবের ফোটায় এখনো করতে আছে বুঝতে আর বাকি থাকলো না এই মূর্তির গায়ে যে ভেজা পানি এইটা কোন রহমতের পানি না কুকুর সাহেবের পেশাবের পানি লাঠি মেরে ফেলে দিয়ে তবা করে বলল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সেই বক্তব্য রাখলেন এবারে তিনি ঘোষণা করলেন সুরায় মুমতাহানার চার নম্বর আয়াত যুবকেরা ভালো করে শুনো যুবকদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন আল্লাহ বলছেন কদ কানাত উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে আজকে যারা বলো কাকে আদর্শ রূপে মানব কি কাজ করব ও আমার ভাইয়েরা আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه তোমাদের জন্য এব্রাহিমের মধ্যে এবং তার সাথী সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলল ইন্না ও আমার জাতি আমরা তোমাদের থেকে বাড়া করছি সম্পর্ক ছিন্ন করছি এরপরে তোমরা যাদের পূজা করো তার থেকেও সম্পর্ক ছিন্ন করছি বোঝা গেল মূর্তির চেয়েও মূর্তি পূজকরা জঘন্য খারাপ আগে বলল তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম এরপরে তোমরা যাদের পূজা করো তার থেকে ছিন্ন করলাম বারান আইলা আইলা সব বর্জন এই বর্জন না করে গ্রহণ করলে চলবে না কাফার না বিকুম কোরআনের আয়াত পড়তেছেন আমরা তোমাদেরকে মানি না চির শত্রুতা চির ঘৃণা শুরু হয়ে গেল হাত্তা তুমিনু যতক্ষণ না এক আল্লাহর আনুগত্য এক আল্লাহর বিধান এক আল্লাহর হুকুমের দিকে ফিরে আসবে অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই যারা বলেন সুহান আল্লাহ এইটার নাম তাওহিদ তাওহিদের দুই রকম কয় রকম বলে তো জানি না ইমানের ভিত্তি কয়টা পাঁচটা এই পাঁচটার মূল ভিত্তির নাম তাওহিদ আসাদুল্লাহ এই তাওহিদের দুই রকম কয় রকম একটু বলে ওলামাই ওলামাইকার আমরা মনে রাখবেন এটা আমাদের দেশে চর্চা হয় না কারণ মাদ্রাসার সিলেবাসে আকিদার কোনো কিতাব নাই অথচ কোরআনে স্পষ্ট আছে সুরায় নহালের ছত্রিশ নম্বরটা আছে ওয়ালাকাদ বাস নাফি কুল্লে উম্মাতের রাসূলা আনে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি সব জাতির কাছে রাসুল পাঠিয়েছি এই মর্মে আদেশ দিয়ে আনে তাগুত এক আল্লাহর এবাদত করো আনুগত্য করো তাগুতকে বর্জন করো কয়টা কাজ সুরায়ে বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত আরো সুন্দর করে বলা আছে আয়াতুল কুরসির পরে একটা ভালো করে খেয়াল করুন শর্ত ফামাইয়াকফুর বিল জজম সুকুর অর্থাৎ শর্তের জন্য এরকম বলা হয় যে ব্যক্তি তগুতকে তুফুর করলো প্রত্যাখ্যান করলো অয়ুমিন বিল্লাহি অতবার আল্লাহর উপর ইমান আনলো আগে তাগুতকে বর্জন করো তারপরে আল্লাহ উপর ইমান আনো আগে খালি তারপরে নতুন কালার করো এখন যদি তাগুতকে বর্জন না করে আল্লাহ আল্লাহ করে লাভ আছে কোনো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুতরাং যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করে তাগুতকে বর্জন করে অমিন বিল্লাহি আর আল্লাহর পরিমাণ রাখে ফাকাদ ইস্তাম সাকাবিল সেই ব্যক্তি মজবুত হাতও ধরল মজবুত রশি ধরল যা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে লানফে লানফেসামাল্লাহা যা কখনো ছিঁড়ে যাবার নয় যেই ব্যক্তি তাগুতকে বর্জন করল আল্লাহকে ধারণ করল ওই ব্যক্তির আর কোন পীর আর কোন মোর মোর্শেদ খাজা বাবা খাজা বাবা কোন কিচ্ছু দরকার নাই সুতরাং যেই ব্যক্তি তাগুতকে বর্জন করলো টুফুরি করলো প্রত্যাখ্যান করলো অয়ুমিন বিল্লাহি আর আল্লাহর পরিমাণ আনলো ফাকাদ ইসলাম সাকাবিল অরওয়াতিল বুসকা সেই ব্যক্তি মজবুত হাতল ধরলো মজবুত রশি ধরলো লানফে সোয়াম আল্লাহা যা কখনো ছিঁড়ে যাবার নয় আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়ে চার বেজরে বলুন সুবহানাল্লাহ কয় রকম তাওহিদের দুই রকম বুঝে আসছে এখন সাতটা শর্ত আছে তাওহিদের কয় শর্ত এইগুলো তো আপনারা শুনে নয় ইমান ভঙ্গের কারণ আছে তা জানতো না রোজা ভঙ্গের কারণ জানে নামাজ ভঙ্গের কারণ জানে উর্দু ভঙ্গের কারণও কিছু জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ মুসলমান জানে না তাওহিদের রোকন জানে না তাওহিদের শর্ত জানে না অমুসলমান জাতি ইসলামে প্রবেশ করতে হলে এই সব জিনিসগুলো জানতে হবে মানতে হবে এই তাওহেদের দুইটা রোকন যদি অর্জন করতে না পারো তাগুদকে প্রত্যাখ্যান করতে না পারো তাহলে তোমার ইমানের দাবি করা সম্পূর্ণ ভুল এব্রাহিম আলাই ইসলাম তাই বললেন কাফার না বিকুম আমরা তোমাদেরকে মানি না আমাদেরকেও বলতে হবে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান মানি না ঠিক কিনা ইব্রাহিম সালামের উপরে এবারে জুলুম চলে আসলো ওরা জল দিতে পারল না এবারে সিদ্ধান্ত করল ইব্রাহিম এর সাথে কথা দিয়ে পারা যাবে না তোমাদের দেবীদের সাহায্য করতে হবে ইব্রাহিমকে আগুনে পোড়াতে হবে আগুন প্রজ্বলিত করা হল আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আল্লাহ আমরা একটু ইব্রাহিমকে সাহায্য করতে চাই আল্লাহ তারা বলে ইব্রাহিমকে যাও ইব্রাহিম যদি তোমাদের সাহায্য কামনা করে আমার আপত্তি নাই ইব্রাহিম মিকাইল আজরাইল এক একজন এসে বলছে ও ইব্রাহিম তুমি খালি বলো আমি ইসরাফিল সিঙ্গার যদি একটু ছিদ্র দিয়ে ফুবিয়ে দেই এই নমরুদের গোষ্ঠী ওলট পালট হয়ে জাহান নামের তলে চলে যাবে জিব্রাইল বলল পাখা দিয়ে আঘাত করে উড়িয়ে দিব মিকাইল বলল বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে উড়িয়ে দিব ইব্রাহিম আলাইসালাম বলছেন ও ভাই জিব্রাহিম মিকাইল ফেরেস তারা বলো আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন নাকি তোমরা নিজেরা এসেছ বলো না আমরা নিজেরা এসেছি আমি তোমাদের জন্য যে এই কাজ করি নাই আমি যে আল্লাহর হেজের দাওয়াত দিয়েছি ওই আল্লাহর সাহায্য অপেক্ষায় রয়েছি ওই আল্লাহ আমাকে সাহায্য করবেন আল্লাহর সাহায্যই কামনা করছি তোমাদের সাহায্য দরকার নেই তোমরা চাও এবার ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত আল্লাহ সরাসরি সাহায্য করছেন না বোঝা গেল আল্লাহর সাহায্যের জন্য শর্ত আছে বান্দার সাহায্য যখন বান্দার ক্ষমতা যখন শেষ হয়ে যায় ওইখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায় বাইরা আমার এব্রাহিম আলাই ইসালাতামকে যখন আগুনে নিক্ষেপ করা হল এখন আর ইব্রাহিমের কোনো ক্ষমতা নাই ইব্রাহিমের ক্ষমতা শেষ আল্লাহ বলেন ও ইব্রাহিম আমার নিয়ম হল বান্দার ক্ষমতা যেইখানে শেষ আমার ক্ষমতা আমার সাহায্য এখান থেকে শুরু হয়ে যায় ইব্রাহিম আল্লাহ রব্বুর আলমিন আগুনকে ডাক দিয়ে বলেন আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য একটা পশম না চলে ওর জন্য ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হবে না যে গরম ঠান্ডা লেগে যায় কষ্ট পেয়ে যায় বারদানুয়া সালামান আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল ও আমার ভাইয়ের আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন এব্রাহিম আলাইসালামের জন্য ওই নমরুদের আগুনকে ঠান্ডা করে দিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা হ্যাঁ। এখন কেন আমেরিকার বোমা ঠান্ডা করেন না মুসলমানদের বুক যাত্রা করে দিচ্ছে কেন ওদের বোমা ঠান্ডা হচ্ছে না আল্লাহ কি বুড়ো হয়ে গেছে নাকি না দুর্বল হয়ে গেছে কবি বলছেন না নিদ্দালাহু আলা দিদ্দালাহু হাদ্দালি মাওলা আমার বান্দারা আমি আল্লাহর শক্তি কমে নাই আল্লাহ আগে যেমন ছিলাম এখন তেমন আছি ভবিষ্যতেও থাকব কিন্তু ইব্রাহিমের মতো তৌহিদ সেরেক মুক্ত ভেজাল মুক্ত পীর মুক্ত মাজার মুক্ত দরগা মুক্ত এমনকি ফেরেস্তাদের সাহায্য পর্যন্ত যিনি গ্রহণ না করে অটল থেকেছেন এক আল্লাহর সাহায্যের জন্য আজকে তোমরাও যদি আজ বিজু করে ইব্রাহিম কাইমা पैदा आग कर सकती है आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा আজ কেউ যদি সে ইব্রাহিমের মতো তৌহিদ ইব্রাহিমের মতো সেরেক মুক্তি মান অর্জন করতে পারো তৌহিদ কি আমানত সিনু মে হমারা आशा नहीं मिटाना आशा नहीं मिटाना नामो नशा हमारा তৌহিদের ইমান আমাদের ভিতরে আছে দুনিয়ার সমস্ত শক্তি যদি একদিকে চলে যায় একজন মমিন যদি একদিকে দাঁড়ায় দুনিয়ার সমস্ত কাফের মোরতাদদেরকে আল্লাহ তারা খান খান করে দিতে পারেন একজন মমিনের তাওহিদের মোকাবেলায় সব ধ্বংস করে দেবেন ঠিক কিনা এই জন্য ইব্রাহিমকে আল্লাহ বলেছেন উম্মা একটা জাতি বলেছেন কোরআনে বলছে বলেছে এব্রাহিম একজন আমার বিনয়ী উম্মা একটা জাতি প্রশ্ন হয় ইব্রাহিম একটা ব্যক্তির নাম জাতি হলো কি করে তার মানে হল একদিকে নমরুদের সেনাবাহিনী জনশক্তি অর্থ শক্তি অস্ত্র শক্তি আর একদিকে একজন মমিন দাঁড়িয়ে আছে ইমানের উপরে কেমত পর্যন্ত যত মমিন তৌহিদের কথা বলবে সমস্ত তৌহিদবাদী মমিনের প্রতিনিধিত্ব করছেন একজন মমিন সেজন্য কেমত পর্যন্তের সমস্ত মমিনদেরকে তার সঙ্গী হিসেবে ধরে আল্লাহ বলেছেন ইব্রাহিম একজন একটা একটা জাতি ধরে বলুন সুবহান আল্লাহ শুধু এ পর্যন্তই নয় মৌসা আলাই সালাম ফেরাউনের দরবারে গিয়ে দাওয়াত দিলেন রবের প্রতি মানানো ফেরাউন নিজে রব দাবি করেছিল কি অর্থে আমি গতকাল ক্লিয়ার করেছি যে ফেরাউন আল্লাহ বিশ্বাস করত মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত হিন্দুরা বিশ্বাস করে বৌদ্ধরা বিশ্বাস করে পার্থক্য কোন জায়গায় লাইলাহা ওরা আল্লাহ বিশ্বাস করে দেব দেবী ও মুসলমানকে আল্লাহ ই দেবদেবী নাই ই আর ও ইয়াকা না বুধু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং তোমার গোলামি করতে থাকবো অন্য কারো করব না ওরা আল্লাহ ভি আছে ভি আর ই ভি আর আল্লাহ ই আছেন ওরা আল্লাহ ও আছে আল্লাহ ও আছেন এই দেবদেবী খাজা বাবা গাজা বাবা মূর্তি বাবা মাধ্যম হিসাবে কাজ করে অমুসলমান জাতি কোরআনকে জিজ্ঞেস করো কেন ওরা দেবদেবী আর মূর্তি পূজা করত ওরা কিন্তু মূর্তিদেরকে আল্লাহ বিশ্বাস করত না এই পাড়া হিন্দু আছে আমি আসল করে ঘুরছি একটু দেখো অনেক হিন্দু আছে এই হিন্দুদেরকে জিজ্ঞেস করো এরা যে মূর্তি পূজা করে মূর্তিটাকে আল্লাহ বিশ্বাস করে না আল্লাহর অবতার আল্লাহর ভায়া মাধ্যম বিশ্বাস করে কোনটা বিশ্বাস করে আল্লাহর ভায়া মাধ্যম বিশ্বাস করে অ মুসলমান জাতি ওই হিন্দুরা যেমন বিশ্বাস করে মা দুর্গা দেবী এবার গজে চড়ে এসেছে এই জন্য পৃথিবী ধনে ধন্যে ফসলে পরিপূর্ণ হয়ে গেছে কিছু মুসলমানরা বিশ্বাস করে ঠিক এইরকম ভাবে মক্কার কুফাররা বিশ্বাস করত আল্লাহ আছেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আবদুল্লাহ আমার নবীর আব্বাজার নাম আবদুল্লাহ আল্লাহ বিশ্বাস করত গন্ডগোলটা ছিল এইখানে ওরা বলতো আমরা এই দেয়ার মূর্তির পূজায় জন্য করি ওরা আমাদেরকে পর্যন্ত পৌঁছাইয়া দিবে ভায়া মাধ্যম রূপে কোরআনের আরাকাতে বলা হয়েছে হাউলা এসফাউনা ইন্দাল্লাহ এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে এই উদ্দেশ্যে মূর্তি পূজকরা যদি কাফের মুশ্রিক হয়ে থাকে আমার জাতি পীর সাহেবদেরকে মনে করে মাধ্যম ভায়া এই পীর সাহেবেরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে পীরের দুইজন পীর যদি কারো থাকে তাহলে দুই পীরে দুই ডানা ধরে বেস্টে নিয়ে যাবে কোনো অসুবিধা নাই লেখতে কেতাবে দো পীর দো ডানা পকড় কে বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি বই আমার হাতে আছে নামগুলো এখন বললে সবাই চিনবেন একটু পরে বলি আগে বললে তো দৌড় দিবে আবার কোন গন্ডগোল লাগাই যায় কে জানে এই বইটার নাম একটা বলবো পরে পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে তোমার যদি দুইজন পীর হয় আর আল্লাহ উভয় পীরকে মাফ করেন কেমতের দিন আজাদ দেন দো পীর দো ডানা কে তুমি বেস্ট মেলে জায়গা কুই হরজ নেই দো দুই পীর তোমার দুই ডানা ধরে বেশ তিনি কোনো অসুবিধা নাই লেখা আছে যদি কারো দেখতে মনে হচ্ছে দেখেন আপনি ভুল আছে কিনা দেখেন তো ওইখানে ভাইরা আমার মক্কার কাফেরা মূর্তি পূজা করতো ভাই আমার দম মনে করে আমার জাতি পীরদেরকে ভাই আমার মনে করে অথচ নামাজ দাঁড়িয়ে বলে ইয়া কা না বধু কোন ভাই আমার আছে ডাইরেক্ট বলা না বধু তোমার ইবাদত করি হজের সময় এহরামের কাপড়টা পরে দুই রাকাত নামাজ পরে হজের নিয়াত করলো লাভবাইক কাল্লা হুম্বা লাভবাইক লাভবাইক সারি কালা আলাকা লাভবাই কোন ভায়া মাধ্যম আছে নামাজের মধ্যে ভয়া নাই হজের মধ্যে ভয়া নাই সব জায়গায় ডাইরেক্ট আল্লাহকে ডাকা হচ্ছে আর যখন জিকির করতে বসে তখন পীরের বাড়ির দিকে মোতাবজ্জ হওয়া লাগে পীরের কলবের দিকে মোতাবজ্জ হওয়া লাগে পীর এর কলবের মধ্যে আল্লাহ দাখিল হয়ে গেছে হিন্দুরা যেমন বিশ্বাস করে মূর্তির মধ্যে আল্লাহ ঢুকে গেছেন ঠিক এই রকম এই জাতি বিশ্বাস করে আল্লাহ নাকি অলিদের মধ্যে ঢুকে যায় এই বইতে লেখছে মনসুর হাল্লাদ নাকি আল্লাহর কাছে যাইতে যাইতে এমন এক পর্দায় চলে গেছে শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে মিশে গেছে এরপরে জিকির করতে শুরু করেছে আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ শোনেন না বিশ্ব কাহিনী বলতে তাফসিরে বেদায়ওয়ান নেহায়া ইতিহাসের না তাফসির ইতিহাসের তারিফে Bidaya wan Nihaya Islamic Foundation Bangla করেছে মানসুর হাল্লাদের জীবনীটা বাইর করে তারপরে দেখেন কি লেখা আছে পরিষ্কার লেখা আছে একটা দাজ্জাল মিথ্যাবাদী ভণ্ড প্রতারণা করে মানুষের ইমান নষ্ট করার আচ্ছা করে যাচ্ছিল সে বিশ্বাস কত আল্লাহর সঙ্গে বান্দা মিশে যায় যেমন চিনির সঙ্গে পানি মিশে যায় পানির সঙ্গে চিনি মিশে যায় এই বিশ্বাস করতে লাগলো বাগদাদের সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে তাকে ফাঁসির হুকুম দিল তাকে তরবারি দিয়ে কল্লা কেটে দেওয়া হয় এই পর্যন্ত শেয়ার তাকে হত্যা করা হয় পিসাবরা তৈরি করলো এরপরে মনসুর আল্লাহকে নাকি হত্যা করার পরে তার রক্তের থেকে আনাল হক আনাল হক এরপরে তাকে আগুনে পোড়াইয়ে দেওয়া হয়েছে সাইয়ের থেকে আনাল হক আনাল হক আমি আল্লাহ এরপরে নাকি দাজলা নদীতে ফেলে দেওয়া হয়েছে দাজলা নদীর পানি উত্তাল হয়ে আনাল হক আওয়াজ করতে করতে বাগদাদের শহরকে ডুবাইয়ে দেওয়া শুরু করছে তখন আল্লাহ ওই আলেমরা যারা হত্যা করেছিল ফতুয়া দিয়েছিল তারা সবাই গিয়ে মাফ চাইল উপরে ঠান্ডা হয়ে গেছে যারা জানে পীর শব্দের মিথ্যা কাহিনী ইতিহাসের কোন কিতাবে নয় এখন দেখানো যাবে তারিখে পেদাবার নিহায়া তারিখে বাগদাদ তারিখুল উমাম সব কিতাবের সব কবি আমাদের কাছে আছে আর তারপরে যদি প্রয়োজন হয় এই দেশে কিতাবগুলো পাওয়া যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সব কিতাব আছে তালাশ করে দেখো এইসব আজগুমি কাহিনী কোন জায়গায় আছে কিনা তাকে জবাই করা হলো শেষ কিন্তু সেইখান থেকে তৈরি করলো গোপ্তে মানসুর মনসুর হাল্লাদ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ সঙ্গে মিশে গেছে এইখানে বইতে রাখছে একদিন বন্দি থাকা অবস্থায় বাদশাহ গেছে বাদশাহ গিয়ে দেখে মনসুর আল্লাহ নাই জেলখানাও নাই পানি থই থই করে পরে বাদশাহ আর একদিন গিয়ে দেখে আর একদিন গিয়ে দেখে জেলখানাও পড়ে আছে শিকলও পড়ে আছে মনসুর হাল্লাদ নাই আর একদিন গিয়ে দেখি ঠিকই আছে এবারে বাদশাহ জিজ্ঞেস করলো মনসুর একদিন আমি গেলাম তোমাকেও দেখতে পাইলাম না জেলখানাও দেখতে পাইলাম না পানি থই থই করে আর একদিন দেখলাম তুমি নাই জেলখানা আছে শিকল আছে পড়ে আছে তুমি কই গেছিলা মনসুর হাল্লাজ নাকি বলছে কয়ে যে দেখেন যেদিন আপনি দেখলেন ওইখানে জেলখানাও নাই আমিও নাই পানি থই থই করেন ওই দিন স্বয়ং মাওলা পাক আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিল আর যেদিন আপনি দেখলেন জেলখানা পড়ে আছে শিকল পড়ে আছে আমি নাই ওই দিন আমি মাওলা পাকের দরবারে দেখা করতে গেছিলাম দেখেন এখন মাওলা দরবারে গেছে মাওলা কুল তুমি না মাওলার সঙ্গে একাকার হয়ে গেছ কি মিথ্যা কথা কোরআনুল করিম পড়ুন মুসলমানদের আকিদার হিন্দুদের আকিদে মিলাইবেন না হিন্দু বিশ্বাস করে যত কল্লা তত আল্লাহ বান্দা আল্লাহর সঙ্গে বিশ্বের একাকার হয়ে যায় মুসলিম বিশ্বাস করে কোরআন আকিদা কোরআন বলছে আর রহমান আল্লাহ আর রহমান আল্লাহ সুবাহান হুয়া তালা আরো সে সমাসীন কোথায় আছেন আমার আর কোন দলিল দেওয়া দরকার নাই একটা দলিল বেশ করছি যা গুড়া বুড়া শিক্ষিত অশিক্ষিত যদি ইমানদার হয় আর মানার মতো মাদ্রা থাকে পীরদের রঙিন গিলাস না লাগাও তাহলে পরিষ্কার বলি আল্লাহর নবী মেয়েরাজে গেছেন না মেয়েরাজে গেছেন কয় আসমান ভেদ করে আল্লাহ যদি বান্দার মধ্যে একাকার হয়ে থাকে আর পীর সাহেবের কলমে বইয়ে থাকে পীর সাহেবের হাদিস কলবুল মমিনিন আর মমিন বান্দার কলব হচ্ছে আল্লাহর আর তবে নওয়াজবিল্লাহ জাল হাদিস মিথ্যা হাদিস বুয়া হাদিস দাজ্জাল তৈরি করেছে পীর সাহেবরা তৈরি করেছে এইটারে আমার অনুবাদ করে কি দিয়ে ফার্সি কবিতা ইরান দেশে শিয়া দেখবেন পীর সাহেবের বেশি কবিতা ফার্সি তার মানে শিয়াদের অগ্নিপুদকদের থেকে হিন্দুদের বৈরাগ্যবাদ সন্ন্যাসীবাদ খ্রিস্টানদের বৈরাগ্যবাদ ইরানের অগ্নিপূজা এই তিন ধর্মের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের সুবিবাদ বেশিরভাগ কবিতা ওদের মান্না গুঞ্জাম দর জমিন আসে মা মান্না গুঞ্জাম দর জমিন আসে মা লেকে গুঞ্জাম দর কুলু বে মেনা লেকে গুঞ্জাম দর কুলু বে মেনা কি সুন্দর করে বলল আর মুরিদরা লাভ দি চিৎকা মারে আমি আসমানের সামাই হই না জমিনের সামাই হই না আমি মমিন মান্দার কলবে সামাই হয়ে যাই কোন দলিল আছে কোরআন হাদিসের কোন দলিল থাকলে দাঁড়িয়ে যাও তবা করব আর যদি না থাকে তুমি আল্লাহর অস্তে তবা করো কোন পীর কি বলল বুখার হাদিসে পরিষ্কার রয়েছে আল্লাহ রব্বুল আলমিন تبارك وتعالى ينزل إلى السماء الدنيا في كل ليلة حين يبقى ثلث الليل الآخر বোখারে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ সুবাহান প্রতি রাতের শেষ অংশে প্রথম আকাশে অবতীর্ণ হন আর ডাকেন আলামিন মোস্তাক ফিরিন ফার জোকালা আছো কোন আলামিন মুস্তাকফিরিন ফাগফিরালা কোন ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চামি ক্ষমা করে দিব আলামিন মুস্তারজিকিন ফারজুকালাহু আছো কোন ব্যক্তির রিজিকের প্রার্থী আমার কাছে রিজিক আমি রিজিক দান করব আলামিন মুবতালান ফাওয়াফিয়াহু আছো কোন ব্যক্তি বিপদগ্রস্ত আমার কাছে বিপদে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব এইভাবে আল্লাহ তারা ডাকেন প্রতি রাতে প্রথম আসমান অবতীর্ণ অবতীর্ণ হন ওই বেটা যদি আল্লাহ তারা তোর মধ্যে মিশে থাকে তাহলে প্রত্যেক রাতে প্রথম আসমানে কোথেকে অবতীর্ণ হয় শুধু এ পর্যন্তই নয় লাইলাতুল কদরে আল্লাহ রব্বুল আলমী নিজে প্রথম আসমান অবতীর্ণ হন থেকে অবতীর্ণ হন বোঝা গেছে আকিদার বিষয়গুলো আল্লাহ বান্দার মধ্যে মিশে যায় না যেমন চিনি পানির সঙ্গে মিশে যায় না এটা কোন হাদিস না কোরআন বলছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন আছেন তবে আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান আল্লাহর এলেম আল্লাহ তারা তুমি যেখানে আছো তোমার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ তারা জানেন এবং দেখেন সব কিছু দেখেন এবং শুনেন সামি বাসির অহুয়া মাহকুম এর অর্থ হচ্ছে তোমার সঙ্গে আল্লাহর নুসরত সাহায্য আছে তুমি যেথায় থাকো না কেন আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে ও আমার ভাইয়েরা এব্রাহিম আলাইহিসালামকে আল্লাহ সাহায্য করলেন মুসা আলাহিসামের কথা বলছিলাম মুসা আলাইহিসালাম ফেরাউনের দরবারে গিয়ে হাজির হলেন ফেরাউনকে আল্লাহ তালা হুকুম দিলেন মুসাকে ফেরাউন মুসা ফেরাউনকে গিয়ে দাওয়াত দাও রবের দাওয়াত দাও ফেরাউন নিধি রব দাবি করত কেমনে রব দাবি করত আল্লাহ দাবি করেছে এই আল্লাহ মানে আসমান আল্লাহ দাবি করে নাই এই রব মানে আসমানের রব দাবি করে নাই এইটা দাবি করতে পারে কেউ আর কেউ মানত এর মানে হচ্ছে আমি মিশর ভূখণ্ডের প্রধান মিশর ভূখণ্ডের আল্লাহ মালিক মিশর ভূখণ্ডের রব আমি আমার কমান চলবে বোঝা গেল আজকেও যারা যে কোনো ভূখণ্ডে নিজেদের সার্বভৌমত্ব দাবি করবে আল্লাহর আইনকে বাতিল করবে তাদের মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে ফেরাউন যেমন নিজেকে আল্লাহ দাবি করেছিল এখনো যারা নিজেদেরকে দেশের মালিক মনে করে নিজেরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা আর ফেরাউনে কোন কোন পার্থক্য আছে ফেরাউনকে কে দাওয়াত দেওয়া হল রবের প্রতি ইমান আনো ফেরাউন বলল পামার রব্বু কুমায়া মূসা ও মূসা তোমার রবটা আবার কে রবের মানি পালন কর্তা তো আমরাও বুঝি তো তোমাকে তো পালন করেছি আমি মূসাকে লালন পালন করেছে কে কার ঘরে লালিত পালিত হয়েছেন সে আর এক কাহিনী আমি সেদিকে যাচ্ছি না এবারে মৌসাল্লাহ সালাম প্রশ্নের সম্মুখীন হলেন আল্লাহ তারা উত্তর শিখিয়ে দিলেন কি সুন্দর উত্তর দিয়েছেন শুনুন ভালো করে আল্লাহ তারা আমাদের জানার জন্য কোরআনুল করিমের সুরায় তহার পঞ্চাশ নম্বর আয়াতে কোট করে দিয়েছেন জোরে বলুন সুহার আল্লাহ قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোমার মতো কোন দুর্বল রব নয় সেই রবের বিষয়টা তুমি শুনে রেখো পরিচয় জেনে রাখো আমার রবের পরিচয় হচ্ছে আমার রব হলেন সেই মহান সত্তা মহান জাত মহান সৃষ্টিকর্তা যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ক্ষান্ত করেন নাই তার যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেছেন তার নাম কি একটু ধরন তিনি বুঝবেন রব এই রবের বড় গুরুত্ব আছে আমরা দুনিয়াতে যখন আসার আগে রুহু জগতে আরাফতের ময়দানে আদমের পিঠের থেকে তার রুহুগুলো বাইর করলো তার সন্তানদের রুহুর থেকে আবার রুহুগুলো বাইর করল সমস্ত রুহুগুলোকে এক ময়দানে জড়ো করে আল্লাহ বললেন রব রব্বিকুম সবাই বলল হা আপনি আমাদের রব বান্দা খবরদার ভুলে যে ওরা নামাজ দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন রুকুতে গিয়ে সুবাহান রব্বুল আজিম রুকুর থেকে দাঁড়িয়ে সুবাহান রব্বান আলা কালহাম সেদ্দায় গিয়ে সুবাহান রব্বিয়াল আলা আবার যখন দুনিয়ার থেকে চলে যাবে কবরে তিনটা প্রশ্ন হবে প্রথম প্রশ্ন মান রব্বুকা কে তোমার রব রব আমার রব হচ্ছেন সেই মহান সত্তা মহান জাত যিনি সমস্ত মাকলুকাতকে সৃষ্টি করেছেন এরপরে সৃষ্টি করার পরে জীবনের বাকে বাকে ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে দান করেছেন তার নাম হল রব একটু চিন্তা করে দেখো তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার মায়ের পেটে যখন প্রথম বীর্য তারপরে রক্ত তারপরে গোস্ত এরপরে পাঁচ মাস ছয় মাসে যখন একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেছ রুহু তৈরি হয়ে গেল মায়ের পেটে বসে তোমার ক্ষুধা পেয়েছে মায়ের পেটের মধ্যে বসে কোন আন্দোলন করার সুযোগ ছিল না হরতাল করার সুযোগ ছিল না মিছিল মিটিং করার সুযোগ ছিল না কারো গাড়ি ভাঙচুর করার সুযোগ ছিল না এমনকি কান্নাকাটি করার সুযোগও ছিল না ওই মুহূর্তে মায়ের পেটের মধ্যে ক্ষুধা পেয়েছ ওইখানে বসে যে রব সৃষ্টি করলেন তিনি তোমাকে ভুলে যান নাই নিজের পক্ষ থেকে বুঝে শুনে দিয়ে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে তোমার নাবির সঙ্গে সংযোগ দিয়ে ওই মায়ের পেটে বসে বিনা দরখাস্তে বিনা আবেদনে তোমার খাবারের বন্দোবস্ত করেছেন তিনি হচ্ছেন আমার রব কালা রব্বুন আল্লাদি আতাকুল্লা শাইইন খালকাহু সুম্মা শুধু পর্যন্তই নয় এরপরে যখন তোমার দুনিয়া আসার সময় হয়ে গেল দুনিয়া আসার পরে তুমি কি খাবে ঠান্ডা খেলে সর্দি লেগে যাবে গরম খেলে মুখটা পুড়ে যাবে শক্ত হলে গলায় আটকে যাবে এরকম ভাবে বিভিন্ন রোগ জীবনের আক্রমণ হবে আল্লাহ রব্বুল আলমিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে তোমার মায়ের দুধের ভিতরে প্রথম একটা দুধ তৈরি করে দিয়েছেন হলুদ বর্ণের গাঢ় শালদুধ আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত এই শালদুধটা খাইলে নাকি ধনুষ্টঙ্কর হয় চিপড়ে ফেলে দিত বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী ডাক্তাররা গবেষণা করে দেখেছেন মায়ের বুকে শাল দুধ ধনুষ্টঙ্কর হওয়ার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেন নাই বরং এই দুধের বড় গুণ এটা পৃথিবীতে যখন বাচ্চারা ভূমিষ্ঠ হবে একদিকে খাবারের প্রয়োজন হবে আর একদিকে পানির প্রয়োজন হবে আর একদিকে বিভিন্ন রোগ জীবন আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলমিন মায়ের বুকের এই শাল দুধটাকে একদিকে খাবারের জন্য আর একদিকে পানির জন্য আর একদিকে সমস্ত রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য ঔষধ রূপে তৈরি করে দিয়েছেন চিৎকার বলুন সুহার আল্লাহ নারায় ভাইয়েরা আমার শুধু এ পর্যন্তই নয় এবারে বাচ্চা দুধ পান করতে লাগলো দুধটা যদি একটা ছিদ্র দিয়ে বের হয় বাচ্চার মস্তিষ্কে চলে যাবে আল্লাহ তারা আবার নিজের রবের পরিচয় দিলেন দুধের বোটার মধ্যে একটা দুটো নয় অনেকগুলো চিকন চিকন ছিদ্র করে দিলেন এবারে বাচ্চা দুধ পান করতে লাগলো আরামে জীবন যাপন করতে লাগলো দুই বছর আর ওই বছর হয়ে গেল এখন আর তার দুধে যথেষ্ট হচ্ছে না এখন তাকে কবুতার খেতে হবে মুরগির বাচ্চা খেতে হবে খিচুড়ি খেতে হবে আল্লাহ রব্বুল আরাম আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন নিজের রবের পরিচয় দিয়ে ওই বাচ্চার কচি মুখে মুক্তার মতো সুন্দর সুন্দর দাঁত দিয়ে ভরে দিচ্ছেন এবারে কবুতারে বাচ্চা খাও মুরগির বাচ্চা খাও খেচুরি খাও খেতে খেতে বাচ্চা আরো বড় হয়ে গেছে নয় বছর বয়স হয়ে গেছে এখন আর ওই ছোট দাঁতে চলবে না এখন গরুর হাড্ডি চাবাতে হবে খাসির মাংস চাবাতে হবে বড় দাঁতের প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন ওই ছোটবেলার ছোট মুখের দাঁতগুলোকে এক এক করে ভেঙে দিয়ে তার পরিবর্তে বড় বড় দাঁত দিয়ে পরিপূর্ণ করছেন এইভাবে এবারে বত্রিশটা দাঁত দিয়ে তোমার মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন গরুর হাড্ডি চাবাও খাসির হাড্ডি চাবাও কালা রব্বুনাল্লাদি আতা কুল্লা খালকাউ সুম্মা হাদা ও আমার রবের পরিচয় হলো এই রকম জীবনের ধাপে ধাপে জীবনের পাকে পাকে যখন যা প্রয়োজন হয় সবগুলো যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন তার নাম কি আমার ভাইয়ের শুধু এ পর্যন্তই নয় বলবেন হুজুর ডিমের মধ্যেও তো বাচ্চা হয় ওই ডিমের মধ্যেও যখন বাচ্চা হয়ে যায় বাচ্চা রুহু চলে আসে খাবারের প্রয়োজন হয় ডিমের ভিতরের বাচ্চা ওখানে বসে আন্দোলন করতে পারে না মিছিল করতে পারে না মিটিং করতে পারে না এমনকি কান্নাকাটি করতেও পারে না আবার একটা অসুবিধা হলো মায়ের বুকের সঙ্গে সংযোগ দেওয়ার কোনো সুযোগ নেই ওইখানে বসে ডিমের ভিতরের বাচ্চা কি খাবে আমার ভাইয়েরা আল্লাহ যিনি ডিমের ভিতরে বাচ্চা তৈরি করেছেন ওই বাচ্চা তৈরি করার পূর্বে নিজের পক্ষ থেকে বুঝে শুনে খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন ডিমের ভিতরে দুইটা অংশ একটা হচ্ছে হলুদ বর্ণের কুসুম আর একটা সাদা লালা হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয় বাচ্চা তৈরি হয়ে যখন মায়ের ডিমের ভিতরে থাকে খাবারের প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলমিন ওই সাদা লালাগুলোকে খাবার হিসাবে তৈরি করেছেন জোরে বলুন ডিমের ভিতরে বসেন এবারে বাচ্চা খেতে খেতে ওর ভিতরের গুদামটা ফুরিয়ে গেছে এখন কোথায় খাবার পাবে এবারে আল্লাহ রাব্বুল আলমিন ওই ডিমের ভিতরের বাচ্চাকে জানিয়ে দেন তোমার চতুর্দিকে যে প্রাচীর দেখা যাচ্ছে এটা কোন চীনের প্রাচীর নয় জেলখানার প্রাচীর নয় খুব হালকা প্রাচীর তোমার ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকো এবারে ডিমের চতুর্দিকে ঠোকরাতে থাকে ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভেঙ্গে ফেলল এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো মাথা দিয়ে মারো ধাক্কা ধাক্কা মারতে মারতে ডিমের খোসা দুই ভাগ হয়ে যায় ভিতর থেকে বাচ্চাটা বেরিয়ে আসলো হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বেরিয়ে এলো ও আমার ভাইয়েরা দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও বাচ্চা দুটো যখন পানির কাছে যাবে হাঁসের বাচ্চা পানি দেখে আনন্দে মেতে উঠবে সাঁতার কাটতে শুরু করবে সে যেন বুঝতে পেরেছে পানি আমার জন্য তৈরি হয়েছে আমার উপযোগী পক্ষান্তরে মুরগির বাচ্চা মরতে রাজি পানিতে নামতে রাজি না ঠিক কিনা না এই দেশের মুরগি পানিতে সাঁতার কাটে ভাইরা আমার কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয় আর কে শিক্ষা দিল হাসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত তিনি শিক্ষা দিয়েছেন তিনি রব কালা রব্বুল আল্লাদি আতাকুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা শুধু পর্যন্তই নয় এই শীতের মৌসুমে যখন শীত প্রধান দেশগুলোতে বরফ জমে গেছে পাখিরা পানির ভিতরে মাছ খেতে পাচ্ছে না পানি বরফ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বাংলাদেশের হাওর বর খালবিল নদী নালা তোদের জন্য মুক্ত রয়েছে যা ওখানে গিয়ে যা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চলে আসে কে বলল ওখানে চলে যা আবার যখন শীত চলে যায় ওই পাখিগুলো উড়াল দিয়ে নিজের দেশে চলে যায় পাসপোর্টের দরকার নাই ভিসা দরকার নাই নিরাপত্তার জন্য বাংলাদেশের পুলিশ ওদের খেদমতে নিয়োজিত আছে ঠিক কিনা বাইরা আমার শুধু এ পর্যন্তই নয় ইঁদুরের ল্যাস লম্বা হলো কেন বিজ্ঞানে আবিষ্কার করেছে ইঁদুরের গায়ে কম্বল দেওয়ার ব্যবস্থা নাই যখন ঠান্ডা প্রয়োজন হয় লেজের মাধ্যমে ঠান্ডা নেয় আবার যখন গরম লাগে লেজের মাধ্যমে গরম বের করে দেয় ঘোড়ার পশম কেন বেশি ঘাড়ে এরকম ভাবে প্রত্যেকটা প্রাণীর জন্য যা কিছু তৈরি করেছেন সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলমীর কুদরাত রেখে দিয়েছে নিজের পরিচয় রেখেছেন কোরআন কারিমের একটা সুরার নাম রয়েছে সুরান নাহাল কোরআন বলছে ওহা রব্বু কাইলান নাহলে আর জি মিনাল জিবালে বয়ত তা মৌমাছি নাহাল মানে মৌমাছি আল্লাহ বলছেন আমি মৌমাছিকে হুকুম করলাম পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো ওরাপুর আলামিন ঘর তৈরি করার জন্য সিমেন্টের প্রয়োজন ইটের প্রয়োজন আমার তো কিছুই নাই আল্লাহ বললেন তোমার কাছে কেমিক্যাল আছে এমন কেমিক্যাল লাগায় যে মৌমাছি মৌচাক নির্মাণ করে এক মন দুই মন মধু নিয়ে ঝুলতে থাকে আজ পর্যন্ত কোনো মৌচাক মধুর ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে গেছে এরকম শোনা গেছে মানুষের বিল্ডিং পড়ে যায় শোনা যায় মৌচাক ছিঁড়ে দেয় না বোঝা গেল ওদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে এবারে নির্মাণ করার জন্য নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন ওদের ঘরগুলো লক্ষ্য কর প্রত্যেকটা ঘর ষষ্ঠ কোন বিশিষ্ট কি সুন্দর ঘর তৈরি করেছে মধু রাখার ঘর আলাদা ওদের বাচ্চা দেওয়ার ঘর আলাদা রানীর ঘরটা আরেকটু বড় আলাদা করা আছে সুন্দর ঘর তৈরি করলো এবারে মধু সংগ্রহ করার জন্য দূরে চলে যাচ্ছে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন মৌমাছির উপরে দশ মাইল পর্যন্ত মধু সংগ্রহ করার জন্য যায় কোন মৌমাছি বাসা হারায় না আমাদের নাবিকেরা সমুদ্রে যখন জাহাজ চালায় কম্পাস থাকে কত কিছু থাকে এরপরও হারাইয়া তারপরে সাগরের ভিতরে চলতে থাকে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আনিত্তাখিজি মিনাল জিবালে বুয়ুত পাহাড়ে গিয়ে ঘর নির্মাণ করো আলামিন পাহাড়ে যদি ঘর নির্মাণ করলো পাহাড়বাসী মধু খেইল এই গ্রামের লোকেরা মধু কোথায় পাবে আল্লাহ বলসালামিনা সাজারে আবার গাছে গিয়ে ঘর নির্মাণ করো গ্রামের লোকেরা মধু পাইল শহরের লোকেরা চিৎকার মারল আমরা কোথায় পাবো আল্লাহ বলসালামিমায়ারিসুন শহরের বড় বড় কার্নিশগুলোর সঙ্গে গিয়ে মৌচাক নির্মাণ করো মৌমাছিকে এই হুকুম দিয়ে দিলেন প্রত্যেকটা প্রাণীর জন্য যা কিছু প্রয়োজন সব দিচ্ছেন কে আমাদের মালিকের নাম কি বাংলাদেশের মালিক কে ইন্ডিয়ার মালিক কে চীন আরব হামারা হিন্দুস্তা হামারা मुस्लिम है हम वतन है मुस्लिम है हम वतन है सारा जहां हमारा अल अरबुलना वसीनुलना वल হিন্দুলানা ওয়াল কুল্লুলানা দিনুলানা ওয়াল ইজ্জুলানা আমাদের সব দুনিয়ার মালিক কে আমরা আল্লাহর গোলাম সব কার জন্য আল্লাহর জমিনে হুকুম চলবে কার এই আল্লাহর জমিনে হুকুম কায়েম করার জন্যই আল্লাহ রাব্বুল আলমিন নবী রসুলদেরকে পাঠিয়েছেন অ যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখো আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলেছেন সুরায় সফ নয় নম্বর বলেছেন হক ওই আল্লাহ যিনি হক এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন যে মুসলমান কেবল গণতন্ত্র করবে আর ভোট দিবে আল্লাহর নবী কোন গণতন্ত্রে ভোট দিয়েছেন সাহাবিরা দিয়েছেন এখন দিন কায়েমের জন্য বিভিন্ন নেত্রীর সঙ্গে আমাদের ওলামা একরামরা বসে যখন চেহারার দিকে তাকায় মনে করো বিয়ের আসলে বসেছে অ মুসলমান জাতি কোরআন পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীকে বলেছেন ওয়ালা তুতি ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা সাবিলিল্লাহ হে নবী আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের ভোটের মতের অনুসরণ করেন অধিকাংশ মানুষের মতের রায়ের অনুসরণ করেন ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ তাহলে ওরা আল্লাহ রাস্তা থেকে আপনাকে সরিয়ে ফেলবে গণতন্ত্র মুসলমান কাছে গণতন্ত্রের মধ্যে ইসলাম পছন্দ লাগে না ইসলাম একটা দিন এটা পূর্ণাঙ্গ দিন দিন কায়েমের জন্য রসুলের তরিকায় কাজ করব না আব্রাহাম লিঙ্গের তরিকায় কাজ করবো কার তরিকায় নামাজ পর্ব রসুলের তরিকায় রোজা রাখবো রসুলের তরিকায় হজ করবো রসুলের তালিকায় দিন কায়েম করবো কার তরিকায় না আব্রাহাম লিঙ্গনের তরিকায় না মাউসিনের তরিকায় না কালমার্সের তরিকায় না কোনো ইহুদির তরিকায় দিন কায়েম করবো কার তরিকায় রাসুলের তরিকায় একদিকে গেল এদিকে সমস্ত মতবাদ সমস্ত তন্ত্র মন্ত্র যত রকম মানব রচিত মতবাদ আছে সমস্ত মতবাদকে ধ্বংস করে দিয়ে বিলুপ্ত করে দিয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহ তারা নবী আর রসুলদেরকে প্রেরণ করেছেন জয় বরং আল্লাহ ওই দিন কায়েমের জন্য মুসা আলাই ইসলাম গেলেন ফেরাউনের কাছে এবারে ফেরাউন দিন কবুল তো করল না বরং মুসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল মুসার ইসালাম এবারে তার আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলদেরকে নিয়ে ওদের থেকে মুখ ফেরাউনের কবল থেকে রওনা করলেন চলে গেলেন এবারে পথ ভুলে চলে গেছে সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী বনে ইসরায়েল বলতে লাগলো মুসা তুমি মারলা খুঁজা বিপদে ফেলে দিলা এতদিন পর্যন্ত ফেরাউনের গোলামি করতাম তাও ভালো ছিল জীবনটা রক্ষা পাইত তোমার কথা শুনে এখন তো আমরা তোমার কাছে আসলাম ওই যে ফেরাউনের বিশাল বাহিনী দেখা যাচ্ছে সামনে নদী পালাবার জায়গা পর্যন্ত নাই জীবনটাই তো শেষ হয়ে যাবে কি করলা তুমি মুসা আলাই ইসলাম আল্লাহর দরবারে সাহায্য চাইলেন আল্লাহ বললেন মুসা আমার নীতি একটাই এব্রাহিমের জন্য যেই নীতি ছিল তোমার বেলায় সে একই নীতি রয়েছে তোমার সামনে নদী তোমার ক্ষমতা আছে নদী পর্যন্ত যাওয়ার সে পর্যন্ত যাও মৌসা যখন নদী পর্যন্ত গেলেন আল্লাহ বলেন তোমার ক্ষমতা শেষ আমার নুসরাত এবং সাহায্য শুরু হবে তোমার হাতের লাঠি যাইবার নদীতে মারো তার নদী নদীতে লাঠি মারল সঙ্গে সঙ্গে বনি ইসরায়েলের বারোটা গোত্রের জন্য স্বতন্ত্রভাবে বারোটা রাস্তা হয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ বারোটা রাস্তা হয়ে গেল মূসা পার হয়ে চলে গেলেন ফেরাউন যখন সে রাস্তা দিয়ে পার হতে লাগলো দুই দিকের পানি চাপা দিয়ে ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিল ও আমার জাতি যে রব্বুর আলামিন মূসার জন্য নদীতে রাস্তা করে দিলেন পানি দুই ভাগ করে সরিয়ে দিলেন ফেরাউনকে চুবিয়ে মারলেন ওই আল্লাহ এখনো জীবিত আছেন কিনা আটলান্টিক মহাসাগরে মোমিনদের জন্য আল্লাহ রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত তাওহিদের পতাকা উড্ডীন করার ক্ষমতা দিতে পারেন কিনা কিন্তু শর্ত আছে মেসতে কালি হো আগার মার কাজ মা কুই মেসলে কালি মহ আগার মার কাজ মা কুই আজ ভি আতি হাজ ভি আতি হোহে তুর সে বঙ্গলা তফাপ ও জাতি মূসা নবীর মতো যদি তাও হেদ নিয়ে মূসা নবীর মতো যদি লাঠি নিয়ে আবার ফেরাউনদের মোকাবেলায় নামতে পারো যে আল্লাহ মুসার জন্য রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ তোমার জন্য দুনিয়ার ফেরাউনদের রাস্তা করে দিতে পারেন আল্লাহ আছেন তোমার ইমান দুর্বল হয়ে গেছে তোমরা মনে করেছ লাই লাইল্লাহ বলবো আর আমি মিষ্টি মিষ্টি কথা বলে দাওয়াত দিব আমার কোনো দুশ্মন থাকবে না এইভাবে দাওয়াত দিলে ইসলাম কায়েম হয়ে যাবে আল্লাহর নবীর জীবনীটা পড়ো আল্লাহর নবীর তোমার চেয়ে বুজুর্গ কম ছিল না আল্লাহ নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর ছিল আল্লাহর নবীর গায়ের রং তোমার চেয়ে ফর্সা ছিল সেই আল্লাহর নবী যে আল্লাহর এত প্রিয় আল্লাহ নবীর আল্লাহর কাছে নবী যখন রাস্তা দিয়ে চলছেন মেঘমালা এসে নবীকে ছায়া দিচ্ছে গাছের তলায় বসছেন গাছে ছায়া দিচ্ছে শুধু এ পর্যন্তই নয় আল্লাহর নবী যখন ওহি প্রাপ্ত হলেন ওহি মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন আল্লাহ তারা ওহি নাজেল করে দিলেন হে নবী আপনার প্রতি যখন কোরআন নজর হচ্ছে আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না আপনার এই কষ্ট করা দরকার নাই গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি ফাইদা করা না হুফাত্তাবে কোরআনা আমার পক্ষ থেকে আপনার উপরে জিব্রাইল যখন একবার একবার পড়বে আপনি শুধু একবার পড়ে নেবেন সঙ্গে সঙ্গে সমস্ত কোরআনকে মুখস্ত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ কি মাহাব্বা কোরআন মুখস্ত করতে কতটুকু কষ্ট হয় নবীকে আল্লাহ এতটুকু কষ্ট দিতে চান না শুধু এ পর্যন্তই নয় ইতিহাস পড়ক আল্লাহর নবীর দরবারে বসে সাহবায় কিরাম কথা বললেন অমর বিন খত্তাব অথবা অন্য কোন একজন সাহাবির আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজটা চাপা পড়ে গেল আল্লাহ তারা বরদাস্ত করলেন না আসমান থেকে ওহি নাজের হয়ে গেল খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলছ তোমাদের জীবনের সব আমার নষ্ট হয়ে যাবে সুরায় হুজরাতের আয়াত নাজের হয়ে গেল এত মায়া যে নবীর সঙ্গে অ মুসলমান এবারে একটু চিন্তা করো এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তালা দেখতে পাচ্ছিলেন কিনা কেমন পাথর মারলো একবার নবীর পিঠে দেখতেন কালো কালো দাগ পরে আছে বললেন আরাসুল আল্লাহ আপনার কি ছোটবেলায় কোনো পেলে অথবা কোনো গুটি বসন্ত হয়েছিল কি আল্লাহর নবী বললেন যে না কিছুই হয় নাই বলে তাহলে কালো দাগ কেন বলে ওটা আয়সা তুমি এমন একটা প্রশ্ন করেছ যে বিষয়টা আমি সারা জীবন মনে রেখেছি কেউ প্রশ্ন করে নাই আমি যখন মক্কার লোকদেরকে তৌহিদের দাওয়াত দিলাম তারা দাওয়াত গ্রহণ করলো না পাশের বস্তি তায়েফে চলে গেলাম সেখানে গিয়ে লোকদেরকে দাওয়াত দিলাম নেতাদের কাছে গেলাম তিন দিন পর্যন্ত ওদেরকে তৌহিদের বাড়ি শোনালাম ওরা তো দাওয়াত কবুল করলই না ওদের যুবকদের হাতে পাথর দিয়ে রাখলো আর বলে দিল আমাদের এলাকায় একটা পাগল এসেছে বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছে বেদিন হয়ে গেছে ধর্ম ত্যাগ করেছে বেদিন হয়ে গেছে কোরআন হাদিসের কথা এখনো বললে আমাদের সমাজের এই পাবলিক বলে উনি আবার নতুন কথা বলতে আসলো সারা জীবন পীরের তরিকা মাইনে আসলাম এখনকার রসুলের তরিকা ছাড়া কোন তরিকা নাই আসতেছে একটু পরে যদি সুযোগ হয় একই কথা যুগে যুগে কুফাররা বলেছে আর বর্তমান যুগের কুফাররাও বলবে বাপ দাদার যুগ থেকে করেছি আমাদের আলেমরা কম বুঝেছে কোরআন যদি হাদিস যদি খুলে দেখানো হয় তারপরেও যে চশমা লাগানো আছে পীরের চশমা তরিকার চশমা পীর লিখে দিয়েছে কি সুন্দর প্রত্যেকটা বইতে লেখা আছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেসতে যাইবার জন্য কেতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট রাস্তা এই তরিকার প্রথম সবকখানা দেখিয়া এজাজত দিয়া দিলাম আল্লাহর ইবাদত করতে আমার পৃষ্ঠের এজাজত লাগবে তরিকা কয়টা লাগছে এখানে একশো ছাব্বিশ আমি শর্টকাট কোনটা তিস্তিয়া সাবেরিয়া আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস কোরআন তোমার মধ্যে কি এই সৃষ্টি সাবেরি আছে কোরআন পেবে সৃষ্টিরেও চিনি না সাবেরিও চিনি না ওদের জন্ম আমার যুগে হয় নাই ওদের জন্ম হয়েছে ভারতে আমার জন্মা নাজিল হওয়ার পরে আমার জন্মের পরে আমার জন্মের পরে ভারতবর্ষে তিস্তি কাজের নকশাবন্দির জন্ম হয়েছে অমুসলমান জাতি কোরআন পরিষ্কার করে দিচ্ছে মুসলমান জাতি খবরদার খবরদার সুরা নামের একশো তেপ্পান্ন নম্বর তারা বলছে বললেন এটাই আমার রাস্তাটা সোজা একবার একমাত্র রাস্তা তোমরা ওই একটা রাস্তার অনুসরণ করো ওয়ালা তোমরা খবরদার খবরদার ওই অসংখ্য রাস্তা ওই তিনশো তেরো একশো ছাব্বিশ তরিকার দিকে যাইও না ওলা তাত্তাবি সুবুলা ফাতাফার তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ওদের শয়তানের রাস্তায় নিয়ে যাবে আল্লাহর নবী এই হাদিসটা এই আয়াতটাকে বুঝাবার জন্য নবী তাফসির করেছেন মেসকাত শরীফের বাবুল কিতাব সুন্না তিরিশ নম্বর পৃষ্ঠা আড়াই নম্বর লাইন আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিস আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমার এই কিতাবেও লেখা আছে রেকর্ড হচ্ছে ইন্টারনেটে বক্তব্য যাবে যদি কোনো ভাই হাদিসটাকে চ্যালেঞ্জ করতে পারেন হাদিসে যদি চ্যালেঞ্জ মিথ্যা হয় আমি তবা করব আর যদি হাদিস ঠিক থাকে তোমাকে হাতে পায়ে ধরে বলি আমার সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নাই মুক্তি মুফতি জসিমুদ্দিন রহমানি কোন টাকা পয়সা নিয়ে ওয়াজ করে না পানটাকে আসে না তিনজন লোককেও সে ওয়াজ করতে যায় আবার লক্ষ লোকদেরকে ওয়াজ শোনায় অজ মাহফিল একটাও না করলে ক্ষতি নাই লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেটে বসে শুনে আমেরিকাতে ওয়াজ শুনে ব্রিটেনে শুনে আপনার দুনিয়ার সব প্রান্তে এই লোকটার কথা মানুষ শুনে শিক্ষিত লোকেরা তোমার মতো মূর্খ পীরের মূর্খ মুড়িদেরা যদি বিরোধিতা করে মুক্তি জসিমুদ্দিনের কিছু আসে যাবে না তোমার যার নাম তোমার জবদারিত হয়ে যাবে মুসলমান হাদিসের সামনে মাথা নত করে দাও তবা করো এই তরিকার চশমা খুলে ছুঁড়ে মেরে দাও আল্লাহ নবীর হাদিস বোঝার চেষ্টা করো বন্ডামি ছাড়ো পীরেরা টাকা ছাড়া যায় কোনো জায়গায় টাকা দেওয়া লাগে গাড়ি দেওয়া লাগে খানার মেনু পৌঁছে যায় ডিব্বা লাগে এরপরে শরীর টিপাবার জন্য লোক লাগে মাথা টিপে দুইজনে পাও টিপে তিনজনে কত জায়গা টিপে আল্লাহ ভালো জানে আমার ভাইয়েরা হাদিস পরব আল্লাহর নবী এতে বসেছেন মাথায় তেল লাগাবার প্রয়োজন হয়েছে মেসকাত বা বলে এতেকাফ খুলে দেখো বোখারের হাদিস পরিষ্কার আছে মুসলিম হাদিসটা আছে আল্লাহর নবী কোন সাহাবিকে দিয়ে মাথায় তেল লাগাইলেন না আল্লাহর নবী আয়েশার হুজরার কাছে গিয়ে মাথাটা দিয়ে দিলেন আয়েশার দিয়ে আল্লাহ তালানহা ভিতরের থেকে মাথায় তেল লাগিয়ে দিলেন কেন নবীর মাথায় তেল লাগাবার লোক কি ছিল না আল্লাহর নবী যদি ওই দিন কোন সাহাবির মাধ্যমে মাথায় তেল লাগাতেন এই পীর সাহেবেরা তাহলে আল্লাহ জানে কি করত আল্লাহর নবী সেজন্য কোন সাহাবির দ্বারা মাথায় তেল লাগান নাই বিবি সাহেবের দ্বারা লাগিয়েছেন তোমারও যদি শরীর টিপার দরকার হয় বিবি সাহেবের দ্বারা শরীর টিপা আমার কোনো আপত্তি নাই মরির দ্বারা তুমি কেন গোলামি করাচ্ছ আমার ভাইয়েরা এই পীর সাহেবেরা কি বিদাত চালু করেছে এক এক পীরের জিকির এক এক রকম আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ দিন করুন আল্লাহ চলতে ফিরতে হাঁটতে বসতে দাঁড়ানো বসা অবস্থায় আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো আল্লাহ তারা জিকির করতে বলেছেন সেই জিকিরের জন্য তরিকা তৈরি করেছে বিভিন্ন জিকির একটা আছে ফুসফুস করে কোন জিকির নাই নাক দিয়ে ময়লা ছিটায় হাত সে দাম এখানে আছে জিকির তরিকা লতিফা আছে লেখছে কি সুন্দর আরে বেটা এইগুলো বালকের পর পড়ে উঠে তারপর বুঝে শুনে বিরুদ্ধে পাক লেখছে ছয় লতিফা ছয় লতিফার কথা কোরআনে পাক ও হাদিস শরীফে নাই পিড়ি লেখেছে নাই তবে আল্লাহ পাকের অলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসাবে ইহা বাহির করিয়াছেন আল্লাহর নবী রাস্তা যথেষ্ট না বেদে মারেফত পৃষ্ঠা নম্বর পঞ্চাশ পরিষ্কার লেখা আছে ছয় লতিফার কথা কোরআনে পাক হাদিস শরীফে নাই তবে আল্লাহ পাকের অলিগণ আল্লাহ পাককে পাইবার জন্য একটা রাস্তা হিসাবে ইহা বাহির করিয়াছেন লতিফা ছয় লতিফার কোন লতিফার কি রং আছে সব লেখা আছে ভাইরা আমার আমার কারো সঙ্গে শত্রুতা নাই হকের কথা বলছি কোরআন হাদিসের কথা বলছি এবার হাদিসটা শুনুন আল্লাহর নবী আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য একটা সোজা দাগ দিলেন দাগটা দিয়ে এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা আমি আমার এই কেতাব কেতাবের হজ এই কিতাবের একশো চৌচল্লিশ পৃষ্ঠা চালেছি এখানে লেখা আছে কেউ মিলাইবেন না পাইলে আমাকে ধরবেন লেখা আছে রেকর্ড হচ্ছে ইন্টারনেটেও যাবে ইনশাআল্লাহ কোনো ভয় নাই হাদিসটা যদি সহি হয় ভাইজান তবা করো তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তুমি একজন আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা তুমি কোরআন মানো আমি কোরআন মানি তোমার কোরআন এক আমার কোরআন এক তোমার রসুল এক আমার রসুল এক তোমার আল্লাহ এক আমার আল্লাহ এক তোমার কবরও আমার কবর একই হবে কাজে আক আল্লাহর দরবারে যেতে হবে তোমার তরিকা হবে একটা আমার তরিকা হবে আর একটা হতে পারে না তরিকা হবে কয়টা उनको तहदीब ने हर बंद से आजाद किया लेके काबे से सनम खाने में आबाद किया একেবারে আল্লাহকে পাওয়ার জন্য গেছো মূর্তি খেলায় চলে গেছো আল্লাহ রসুল বলছেন এই মাঝখানের দাগে হাত রেখে বলছেন হাদা সাবিরুল্লাহ এই যে মাঝখানে সোজা রাস্তাটা হলো এটা আল্লাহর রাস্তা ওয়াহাদিহি সুবুলুন এইগুলো যে রাস্তা ডান এভাবে অনেকগুলো রাস্তা সুবুলুন আলা কুল্লে সাবিল মিনহা শাইতান আল্লাহ বলছেন এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এইগুলো প্রত্যেকটা শয়তানের রাস্তা প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায় তখন শয়তান আসতে তাকে কোনো একটা তরিকার রাস্তায় ঢুকাইয়া দেয় ওই যে একজনে জিজ্ঞেস করছিল শয়তানকে ওই বেলা শয়তান একটা লোক সারা জীবন অন্যায় করে পাপ করে বুড়া হইয়া এখন গিয়ে মসজিদে আল্লাহর কাছে তবা করেছে এই বেটা আর সহজে পাপ করে এর গুমরা করো কেমন কয় বেটা এর গোমরা করে একেবারে সহজ এর কাছে গিয়ে আমি বসি আর বুঝাই তুই সারা জীবন আল্লাহ নাফারি মানে করেছিস পাপ করেছিস গুণা করেছিস তোকে আল্লাহ মাফ করবেন না একজন পীর ধর সেই পীরের উশিলায় আল্লাহ মাফ করবে তোকে কোরআন দ্বারা দলিল দিয়ে দেবে অবতাবুইরাইহিল আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো এই যে যখন বলি কোরআনের দলিল দিয়ে বললাম ওই বেটা বুড়া মানুষ আর কোনো চিন্তা না করে তাড়াতাড়ি দৌড় দেয় কোন পীরের কাছে যাওয়া যায় পীরের কাছে মরিদ হইয়া গেল এরপরে আমার আর কোনো দায়িত্ব থাকে না আমার বাকি মিশনটা পীর সাহ নিজে পূর্ণ করে দেয় বলবেন না কি বলছে অবস্থা বুইরাই রসিরা মানে কি ও ভাইয়েরা তাফসির খুলে দেখো কে তোমাকে কি বলল অন্ধ হইও না তাফসির এমনি কাসির খুলে দেখো হাদিসের মাধ্যমে আল্লাহর কোরআনের তাফসির পরিষ্কার লেখা আছে অবতাগুলা ওসিলা মানে হচ্ছে আমি আমার নির্দিহি এমন বিষয়গুলোকে বলা হয়েছে যেই বিষয়গুলো আল্লাহ পছন্দ করেন আল্লাহ এবাদত আল্লাহর আনুগত্য ওসিলা মানে এবাদত আতি মোহাম্মদ আনিল ওসিলা তাওয়াল ফাদিলা আজান আদান জয় বলেন না এখানে ওসিলার মধ্যে কি আছে পীর তার অর্থ আতি মোহাম্মদ মোহাম্মদকে দান করো কি ওসিলা মানে পীর মোহাম্মদকে একজন পীর দাও যে পীরের রশি ধরে মোহাম্মদ সাল্লাহামকে আমাদের নাজাদ পাবেন এই অর্থ অসিলা মানে কোরআন তাদের তালাশ করো নিশ্চয় তালাশ করো অসিলা মানি এইখানে অসিলা মানে মানজিলাতুন হেন্দাল মালিক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে স্থানটা মাকামে মাহমুদ ওই জায়গাটার নাম হচ্ছে অসিলা অসিলার অর্থ হচ্ছে মায়ু তাকর্রবিদাল্লাহিম আল্লাহর নৈকট্য অর্জন করা যায় যা দিয়ে আর সেই জিনিসগুলোর এবাদত করা ওই আয়াতটাকে ভালো করে পড়েন না মুশকিলটা হচ্ছে কি ওই ল্যাংটা ফকির আছে না এই কোরআনে আছে নামাজ পড়া যাবে না ধারে কাছেও যাওয়া যাবে না সালাত সালাতের ধারে কাছে যাইবা না ঠিকই তো বলছে কোরআনে আছে তো কোরআনে আছে ওয়াইল যুবক মুসল্লিদের জন্য আছে না ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইল যুবক ধ্বংস মুসল্লিদের জন্য কোরআনই তো আছে না হুজুর কোরআনে থাকলে ভুল করছে ওরা অর্ধেক করছে ওই বেটা এই ভান্ডারিওয়ালা অর্ধেক পড়লে দোষ হয় আর তোর পীর সাহেব অর্ধেক পড়লে দোষ হয় না কেন ভান্ডারিওয়ালা যেমন পড়ছে অবতাগুত পড়ছে ফয়েলুল্লিল মুসাল্লিম আল্লাহ রহমান সলা সলাত ইনসম করে নাই ভান্ডারিওয়ালা পড়েছে ওলা তাকরাবুস সালাত ওয়াংতুম সুকারা পড়ে নাই মাতাল অবস্থায় নামাজে ধারে কাছেও জোনাকে পড়ে নাই ঠিক তেমনি ভাবে তোমার পীর সাহেব পড়লাম তাগু ইলাই হিরো শিলা এই পর্যন্ত পড়লো সামনে আর করে নাই আর তবে করে অব তাগু ইলাই হিরো শিলা বান্দা আল্লাহকে পাওয়ার জন্য শিলা তালাশ করো এরপরে অংশ হচ্ছে আল্লাহর রাস্তায় জেহাদ করো ওই ওসিলা পাওয়া গেছে জাহাজ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাইবা এইটা আর করল না আবার আয়াত পরে কোন মা সদেকিন সদেকিনদের সঙ্গী হও সৎ লোকদের সঙ্গী হও সত্যবাদদের সঙ্গী হও এই তো বীরদর্শে বলা হল ও ভাইজান তোমার হাতে ধরি পায়ে ধরি কোরআন শরীফ আন্দাজে কোনো কথা বলে না ওইখানে বলেছে কোন মা সদেকিন সদেকিনদের সঙ্গী হও কই হ্যাঁ এখানে আছে করো সেই ওসিলা হচ্ছে এবাদত তাফসির লিখেছে আর তার মধ্যে একটা এবাদত হচ্ছে তোমরা আল্লাহ রাস্তা জেহাদ করো লাআল্লাকুম তুফলিহুন তবেই তোমরা সফল হয়ে যাবে এবারে কোরআনের আলাকায় আল্লাহ তারা বলছেন কোন মাস সাদেকিন আল্লাহ তারা বলছেন সাদেকুনদের সঙ্গী হোক সত্যবাদীদের সঙ্গী হও এইখানে ভাইজান সত্যবাদী কারা কি পিসাবের কথা মানবো না আল্লাহটা মানবো এবারে আল্লাহ তালা কি বলছে শোনো আল্লাহ তালা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ বলছেন সাদিকুনদের পরিচয়টা শুনে নাও সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছি সেই সত্যবাদী কারা কোরআন থেকে শুনে নাও সূরা হুজুর আল্লাহ তারা বলছেন ইন্নামাল আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয় মুমিন তো ওরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে রাসূলের প্রতি ঈমান এনেছে সুম্মা লাম ইয়ারতাবু এরপরে কোনো সন্দেহ সংশয় করে নাই ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করেছে জান মাল দিয়ে লড়াই করেছে জিহাদ করেছে আল্লাহ বলছেন ওলাইকা হুমুস সাদিকুন ওরাই হলো সদেকুন কি বলছে আলেমরা আসেন করে হাত উড়ান দেখি ওলামা এখান আরবি বুঝেন দাঁড়াবার জরুরি না আছে অনেক আছে উলাইকা মারেফা আর সদেকুন মারেফা মুক্তাদা এবং খবর দুইটা যদি মারেফা হসরের ফায়দা দেয় এরপরে আর একটা আছে হুম তাকিদের জন্য এরপরে আসছে আবার জুমলা ইসমিয়া আর এক তাকিদ পাঁচটা তাকিদ দিয়ে আল্লাহ তারা বলেছেন এরাই হচ্ছে সত্যবাদী যারা জান এবং মাল দিয়ে জেহাদ করে কি করে এইটা গন্ডগোল কি জন্য এটা কঠিন জিনিস এই জন্য এই সুফিদের একজন বড় ইমাম ছিল আলাই যারা সুফিবাদ সম্পর্কে জানে তাদের এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে ফোজাইল আয়াজের নাম শুনে নেয় এই ফোজাইল আয়াজ মক্কা মদিনায় থাকতেন মক্কা শরীফে থাকতেন জমজমের পানি খাওয়া যায় বাইতুল্লাহ তফ করা যায় এক রাখাতে লক্ষ রাখাতে সব পাওয়া যায় এইরকম ইবাদত করছেন অপর দিকে ওই সময়ের একজন বড় আলেম আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন তখন তার ছাত্ররা তাকে বলল যে হুজুর আপনি যুদ্ধের ময়দানে বসে খেয়ে না খেয়ে পাহাড়ে পর্বতে কষ্ট করছেন আর ওই যে ফোদাইল আয়াজ মক্কায় থাকে কি আরামে আছে এক রাখাতে লক্ষ রাখাতে সব পাচ্ছে আপনিও তো পারেন ওই সময় ফোজাইল আয়াজকে উদ্দেশ্য করেন আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই একটা লম্বা চিঠি লেখলেন কবিতা লেখলেন কিছু কবিতা শোনাচ্ছি মক্কা মদিনার এবাদতকারী তুমি মক্কায় বসে এবাদত করছো ঠিকই জমজমের পানি খাচ্ছ বাইতুল্লায় তওয়াফ করছো মূল তাতামে বুক লাগিয়ে দিচ্ছ হাজিরে আসোয়াদে চুমো খাচ্ছ এক রাখাতে লক্ষ রাখাতে সব পাচ্ছ সব ঠিক কিন্তু যদি তুমি আমাদের এবাদত দেখতে তাহলে তুমি মনে করতা ওই মক্কায় বসে তুমি এবাদত করছো না বরং এবাদতের নামে তুমি তামাশা করছো খেলনা করছো ছলনা করছো কারণ হচ্ছে নাই তুমি মক্কায় বসে ইবাদত করছ আল্লাহর নবী ওই মক্কায় থাকা থাকলেন না আল্লাহর নবীর সাহাবারা কি বুঝলেন না তারা সব ত্যাগ করে যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়েছিলেন আজকে ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা দখল করা হয়েছে মুসলিমদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে ইরাকে হামলা করা হল আফগানিস্তান ধ্বংস করা হলো কাশ্মীর ধ্বংস করা হচ্ছে আরাকানে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে আর তুমি বাইতুল্লায় বসে বসে এক রাকাতে লক্ষ রাকাতে সবিলাপ করছো লালিম তান্না কাবিলে তালাবু من كان يخذب خده بدموعه فنحورنا بدمائنا تتقدم তুমি যখন এবাদত করতে বসো এবাদত করতে করতে জন্মায় চলে আসো তোমার চোখের পানি ঝরতে থাকে চোখের পানি দিয়ে তোমার গিরিবা ভিজে যায় আর শুনে রাখো আমি যখন আল্লাহর রাস্তায় জেহাদ করতে করতে জব্বাই চলে আসি তখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে আমাদের মাথা ভেঙ্গে যায় আমাদের দাঁত ভেঙ্গে যায় আমাদের গাল ভেঙ্গে যায় আমাদের টুপি ছিঁড়ে যায় আমাদের রক্ত দিয়ে আমাদের গিরিবা ভিজে যায় তোমার চোখের পানি যত মূল্যবান হোক না কেন ওই চোখের পানি শুকিয়ে যাবে কিন্তু জেনে রাখো আমার রক্তের ফোঁটা কখনো শুকাবে না আল্লাহর হাবিব বলেছেন যখন কামতের ময়দানে শহীদরা উঠবে দমান তাদের গুলো তাদা হয়ে যাবে রক্তের ফোটা ঝরতে থাকবে আল্লাহ রবি বোখারি হাদিসে বলেছেন লাউনুহু লাউনুদ্দম মিসকে রংটা হবে রক্তের রং ঘ্রানটা হবে মিসক আম্বারে ঘ্রাণ জোরে বলুন সুবাহান আল্লাহ মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদমুই এরপরেও আতর গোলাপ খুশবু লাগাই আবাদত করো ভালো কথা আতর নবী পছন্দ করেছেন কিন্তু জেনে রাখো আমাদের আতর কি রেহল আবির লাকুম অনাহনু আবিরুনা আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে ঘোড়ার খোরাকাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায় ওই আগুনের ঝঙ্কার আর ধুলাবালু মিশ্রিত আমাদের আতরের কাজ করে দেয় জেনে রাখো তুমি যত বড় বুজুর্গ হও না কেন মৃত্যুর পরে তোমার কাপড় খুলে ফেলা হবে আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আমার কাপড় চোপড় খোলা হবে না আমার কাপড় চোপড় থাকবে ওই রক্ত মাখা কাপড় চোপড় নিয়ে যখন আসরের ময়দানে উঠব আল্লাহ রব্বুর আলমেন ডাক দিয়ে বলবেন তোর কাপড় চোপড় কোথায় নতুন কাপড় তোর গায়ে রক্ত কেন কামতের ময়দানে এই রক্ত মাগা কাপড় চোপড় আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হবে আমার জানাজায় তেমন কোন লোক হবে না কারণ মৃত্যুর ভয় আছে জেনে রাখো তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে কারণ তুমি মরে গেছ আমার জানাজায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন নাই আমার জানাজায় কোন মানুষের প্রয়োজন নাই কারণ আমি জীবিত কোরআন সাক্ষী দিয়েছে ভাইয়েরা সেজন্য আল্লাহর নবী সালাম সব সময় দোয়া করতেন বুখার হিসেবে হাদিসে বলা হয়েছে তামান্না শাহাদা আল্লাহর নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মৃত্যুর জন্য আবেদন করেছেন লাওয়াদিত্তুয়ান্নি উকতালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই এজন্য আমি শুরুতে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করেছিলাম সুরায় সৌরায় তবা একশো এগারো নম্বর আয়াত আল্লাহ তালা কেন মমিনদেরকে এত মর্যাদা দিয়েছেন কেন শহীদ হওয়ার জন্য আল্লাহর নবী এত তামান্না করেছেন ও ভাইয়েরা কোরআন পর কোরআন বলছে ও যুবকেরা ভালো করে শুনে রাখো আল্লাহ তারা বলছেন নিশ্চয় আল্লাহ তালা মমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে বেচা কিনা করতে হলে কয়টা জিনিস লাগে চারটা কয়টা এখন তাস্তি শুরু হচ্ছে এক নাম্বার হল বিক্রেতা দুই নম্বরে ক্রেতা তিন নম্বরে পণ্য চার নম্বরে মূল্য কয়টা লাগবে এবারে দেখো কি সুন্দর করে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তারা ক্রয় করেছেন ক্রেতাকে মাশাল্লাহ কি সুন্দর ক্রেতা এবারে বিক্রেতা কারা মিনাল মমিনিন মমিনদের থেকে আল্লাহ তারা ক্রয় করে নিয়েছেন কি ক্রয় করে পণ্যটা কি কি জিনিস এমন যে আল্লাহ কেনার প্রয়োজন হলো আল্লাহ তারা কিনে নিচ্ছেন এত দামি জিনিসটা কি আল্লাহ তারা বলছেন মোমেনদের জান এবং মাল আল্লাহ ক্রয় করেছেন পণ্য পাওয়া গেল মূল্যটা কি জান্নাতের বিনিময় আল্লাহ তালা মোমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জলে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে জান মাল বিক্রি করতে রাজি আছে মুসলমান কে কে রাজি আছে আত্মনারায় দেখবীর আল্লাহ হাত নামা সবাই তো বিক্রি করতে রাজি আছে কিন্তু বিক্রি করলে কি করতে হবে তাও সামনে আছে আল্লাহ তালা কি পচা মাল কিনবে তুমি চিংড়ি মাছ কিনতে গেলে তালাশ করো কোনটা পচা কোনটা ভালো আল্লাহ তালা কি পচা মাল কিনবে এবারে যারা আল্লাহর কাছে মাল এবং যান বিক্রয় করে দিয়েছ এবারে শোনো তোমার বাজার কোথায় কোন জায়গায় হস্তান্তর করতে হবে তোমার কি কোয়ালিটি অর্জন করতে হবে নয়টা কোয়ালিটি কয়টা আছে এখানে সোরায় তবার একশো বারো নাম্বার হাতে নয়টা কোয়ালিটি আছে আস্তে আস্তে শুনতে থাকো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইন্নাল্লাহ মিনাল মুমিনিন নিশ্চয় আল্লাহ তারা মোমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল আনফুসামুল জান্না জান্নাতের বিনিময়ে এবারে কাজ করতে হবে কি আল্লাহ তারা বলছেন তারা আল্লাহর রাস্তায় একটু তাল করে যুদ্ধ করে বোঝা গেল প্রয়োজনে যুদ্ধ করতে হবে ঠিক কিনা দাওয়াত দিতে হবে মলম দিলে কাজ হয় ক্যান্সার হয় অনেকে আছে জেহাদের নাম শুনে ওই যে এহুদি খ্রিস্টানরা আর আমেরিকার বাবুরা বলে দিয়েছে জেহাদ মানে সন্ত্রাস আমাদের দেশে অনেকে সেই কথা বলে সেদিন পত্রিকায় দেখেছেন চক্রান্ত চলছে কোরআনের বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের ডিবি সে বক্তব্য দিয়েছে কোরআন থেকে জেহাদকে বাদ দিতে হবে কোরআনের থেকে জেহাদ বাদ দিতে পারবে না যুগে যুগে যারা জেহাদের হাত বাদ দিতে এসেছে দুনিয়া তাদেরকে বিদায় করে দিয়েছে কোরআন তার জায়গায় ঠিক আছে ঠিক কিনা আল্লাহ তারা বলেছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এই কোরআনকে আমি নিজেই সংরক্ষণ করব কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির মতো লক্ষ কোটি ফেরাউনের নমরুদের দালাল চেষ্টা করে কোরআন থেকে জেহাদ বাঁধতে পারবে জেহাদ আল্লাহ নবী করেছেন সাহাবাহাম করেছেন সাতাইশটা যুদ্ধে আল্লাহর নবী জেহাদের কমান্ডার দায়িত্ব পালন করেছেন তারা আল্লাহ রাস্তায় লড়াই করবে এরপরে তারা মারবে আর মরবে কি করবে একজন ডাক্তার একটা রুগীকে মলম দেয় ট্যাবলেট দেয় অ্যান্টিবায়োটিক দেয় কাজ হয় না পরীক্ষা করল পরীক্ষা করে দেখে ক্যান্সার হয়ে গেছে এবার রুগীকে বলল যাও বাড়ি যাও এক লাখ টাকা লাগবে তাহলে অপারেশন করা যাবে এই অংশটা কেটে ফেলতে হবে লোকটা বাড়িতে গিয়ে গরু বিক্রি করে জমি বিক্রি করে এক লক্ষ টাকা নিয়ে আসলো হাজির হলো ডাক্তারকে দিল এবারে ডাক্তার রোগীটাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল এবারে অপারেশন রুমে নিয়ে অপারেশ করে তারপরে তারপর হাতটা কেটে ফেলল দুনিয়ার কোন পাগলও বলে না ডাক্তার তার রুমের মধ্যে কেন একটা লোকের অঙ্গ কেটে ফেলছে কেন একটা লোককে বেউস করে ফেলল কেন হানি ঘটাচ্ছে কারণ সবাই জানে যে ক্যান্সার হয়ে গেছে এইটাকে যদি কেটে ফেলা না হয় তাহলে বাকি শরীরটাও পচে যাবে ক্যান্সার হয়ে যাবে ছড়িয়ে পড়বে একটা ডাক্তার যেমন একটা রুগীকে নিয়ে চিন্তা করে গবেষণা করে বাঁচাবার চেষ্টা করে একজন মমিনকে আল্লাহ হুকুম দিয়েছেন এই গোটা দুনিয়াটা একটা রুম এইখানে কিছু ক্যান্সার আছে বুশের মতো ওবামার মতো যারা অশান্তি সৃষ্টি করে যারা পৃথিবীতে মানুষকে বোমা হত্যা করে ওদেরকে তোমরা অপারেশন করো ওদেরকে তোমরা হত্যা করো কোরআন ওদের জন্য হুকুম দিয়েছে হত্যা ফিতনা ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও বামিয়ানে যখন মূর্তি ভাঙল গোটা দুনিয়ার মিডিয়াগুলো পার হয়ে গেল মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর সেই আফগানিস্তানে যখন আমেরিকা বোমা হামলা করে তিনশো শিশুদেরকে হত্যা করল দুনিয়ার মিডিয়াগুলো একবার প্রচার করে চুপ পারল এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই কারণ শিশুগুলো মুসলমানদের ভাইরা আমার এজন্য অনেকে আছে জেহাদের নাম শুনলে কয় যে আগে ইমান মজবুত করো তারপরে জেহাদ করব দুর্বল ইমান ওই বেটা নামাজ পড়তে ইমান লাগে না বেইমানের জন্য নামাজ ফরজ হয় বেইমানের জন্য রোজা ফরজ হয় তো রোজা রাখো কেমনে হজ করো কেমনে জাকাত দাও কেমনে যেইটুকু ইমান হইলে পরে নামাজ ফরজ হয় যেইটুকু ইমান থাকলে রোজা ফরজ হয় যতটুকু ইমান থাকলে জাকাত ফরজ হয় অতটুকু ইমান থাকলে জেহাদ তাও ফরজ হয়ে যায় ফয়ুকাতিলুনা ফি সাবিলিল্লাহ এবারে আল্লাহ বলছেন ফায়াকুলুন ওয়ায়ুক্তালুন তারা মারে এবং মরে কয় যে আল্লাহর রাস্তায় জানমাল বিক্রি করলাম আল্লাহ কি ওয়াদা পূরণ করে কিনা কি জানেন বেচা কিনা করলে জমিন বেচতে দলিল তালাশ করে না মানুষ কয়টা দলিল দেখে জানেন কয়টা দলিল দেখে জমিন তো বেচতে জানে না তিনটা দেখে তিনটা সিএস আর এস আর একটা মানে বাংলাদেশ আমলের দলিল পাকিস্তান আমলের দলিল আর ব্রিটিশ আমলের দলিল এই তিনটা যদি ঠিক থাকে তারপরে কেনার জন্য আগায় আল্লাহ রাব্বুল আলমিনের দলিল পেশ করছেন ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন তিন আমলের দলিল পেশ করলো ওয়াদানা আলাইহি আল্লাহ তাআলা অঙ্গীকারবদ্ধ এই অঙ্গীকার করেছেন তাওরাতে ব্রিটিশ আমল ওয়াল ইনজিলে ইসা আমল মানে পাকিস্তান আমল ওয়াল কোরআনে বাংলাদেশের আমল কোরআনে ওয়াদান কোরআন এবারে চিন্তা করে আল্লাহ ওয়াদা পূরণ করে কিনা কাহা আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কি আছো এবার আল্লাহ তারা বলছেন চিন্তা করে ঠকলাম কিনা ঠকলাম কিনা বেসলাম তো মাল এই ছেলে মেয়ে কি হবে নাতিমুতি কি হবে বাড়ি করতে হবে মাল তো দিলাম সব বিক্রি করে ঠকলাম কিনা গ্রামের লোকেরা তরকারি নিয়ে বাবারে যাচ্ছে পথের মধ্যে একদল পাইকাররা ওদেরটা কিনে রেখে দিল এখন এই বেচারা বাজারে যাওয়ার চিনতে পারে ঠকলাম কিনা ঠকলাম কিনা আমার ভাইয়েরা আল্লাহ আব্বুল আলমিন আমাদের মনের অবস্থা জানেন আল্লাহ উত্তর দিচ্ছেন বলছেন বসে তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ এই বেচা কিনা করে ঠক নাই তোমরা খুশি হও আনন্দ হও এটাই হচ্ছে বড় সফলতা কারণ হচ্ছে তোমাকে মরতে তো হবেই কিডনি পচায় ডায়াবেটিস হয়ে অরব প্যারালাইসিস হয়ে বিছানায় বসে বসে ধুকে ধুকে মরো তার চেয়ে যদি আল্লাহর রাস্তায় গিয়ে জীবনটা দিতে পারো আল্লাহর রাস্তায় শহীদ হতে পারো জীবনের সব গুণা ক্ষমা করে আল্লাহ তালা ডাইরেক্ট জান্ডা দিয়ে দেবেন যারা বলো আল্লাহ ওদের যুদ্ধ চলছে এক যুবক এসে বলছে রসুল এই আমার যৌবন এ আমার বাহু এ আমার সুন্দর চেহারা আল্লাহর রাস্তায় জাহাজ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই আমার জন্য আল্লাহর দরবারে কি পুরস্কার রয়েছে আল্লাহ নবী বললেন জান্নাত যুবক বলল বাবা জান্নাত আল্লাহর নবী বললেন জান্নাত বাবা বললা কি জন্য অস্বীকার করেছ সন্দেহ করেছ যুবক বলল না ইয়ারা সুরাল আমি সন্দেহ করি নাই আমি খুশি হয়েছি এত সহজ জান্নাতে দেওয়া যায় থলির থেকে কয়েকটা খেজুর বের করলো একটু কোমরটা সোজা করে নেই শক্তি বানায় নেই খেজুর কয়েকটা খেল বাকি খেজুরগুলো ছুঁড়ে মারল আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে ধরে বলো সুহান এবারে তরবারে নিয়ে দুষ্পন্দের ভিড়ের ভিতরে ঢুকে গেল যেদিকে যাচ্ছে সেদিকে ওদের যুদ্ধে স্তূপ ফেলে দিচ্ছে কাফের ঢে লাগাচ্ছে কাফেরদের শত্রু ভিতরে ঢুকে গেল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায় এই যুবক সেরকম ভাবে দুষ্পন্দের ভিড়ের ভিতরে ঢুকে গেল সাহাবারা ডাক দিল যুবক ফিরে আস আমাদের দলের ভিতরে চলে আসো যুবক ফিরে তাকালো চেহারায় রক্ত আর ঠোঁটে মুস্কি হাসি বলছে আমার ভাইয়েরা আমাকে ডাক দিও না আমি আমার অহুদের পাহাড়ের থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি জান্নাতের ঘ্রাণ যখন কোনো ব্যক্তির মুখে নাকে লাগতে থাকে ওই ব্যক্তি আর দুনিয়ায় বাঁচার সুযোগ পায় না যে বলুন ভাইয়েরা আমার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল এই ছিল মুসলমানদের ইমান যারা আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়ে কোনো পরোয়া করত না কান্নাকাটি করতো রাতের বেলা আল্লাহ আমি কি এত পচে গেলাম যে তুমি আমাকে কিনবে না আমি তো বুড়ো হয়ে যাচ্ছি বরফ গলে যাচ্ছে দাড়ি সাদা হয়ে যাচ্ছে শক্তি দুর্বল হয়ে যাচ্ছে চামড়া ঢিলা হয়ে যাচ্ছে তুমি আমাকে কেন কিনে নিচ্ছ না আমি কেন পচে গেলাম কান্নাকাটি করতো আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য ইতিহাস পড়ো খালেদ বিন অলিদ একদিকে মুসলিম সেনাপতি আর একদিকে রোস্তমের বাহিনী বিশাল বাহিনী রস্তমের বাহিনীর সঙ্গে খালেদ বিনলিদের যুদ্ধ হবে রাতের বেলায় খালেদ বিনলিদের তাবুর ভিতরে রোস্তমের পাহলার পারস্যের সম্রাট তার সিপা সালার হচ্ছে রোস্তম তৎকালীন সুপার পাওয়ার রোস্তমের গোয়েন্দারা গিয়ে খালেদ বিনোদীদের সৈনিকদের তাবুর পিছনে কান লাগালো বোর রাতে তাহার যুগ করে কান্নাকাটি করে কান্নার আওয়াজ আসতে লাগলো গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বলল ওয়ে পারস্য সম্রাটের সেনাপতি মুসলমানদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না ওরা ভয় পেয়ে গেছে ওদের তাবুতে কান্নাকাটির রোল পড়ে গেছে আমাদের ভয়ে কান্নাকাটি করে রস্তম চিন্তা করলো তাহলে তো কোনো অসুবিধা না ঢিলাঢালা যুদ্ধ করার জন্য তারপরেও তিরিশ হাজারের মোকাবেলায় তিনি এক লক্ষ সৈন্য নামালো যুদ্ধের যখন শুরু হয়ে গেল ওই গোয়েন্দারা তাদের সম্পর্কে রিপোর্ট দিয়েছিল ওরা কান্নাকাটি করছে ভয়ে এক একজন মুসলমান সৈনিক খালেদ বিনলিকের সেনারা রস্তমের হাজার হাজার সৈন্যদেরকে মুরদারের মতো কেটে কেটে প্রচুর মতো কেটে ফেলতে লাগলো রস্তম যুদ্ধ থামাল বেড়াকে চলে গেল আজকে আবার অন্য গোয়েন্দা পাঠাল বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা চলে গেল গোয়েন্দারা গিয়ে খালেদ বিন হরিদের তাবুর ভিতরে আবার আবার কান লাগালো দেখে আজকেও ঠিকই কান্নাকারীর আওয়াজ আসছে কান্নাকারীর আওয়াজটা শুনতে পেল এবারে চিন্তা করলো ব্যাপার কি কান্না তো ঠিকই আছে তাহলে কান্না কি আমাদের ভয়েতে না অন্য কোনো কান্না এবারে তারা ভাষা বুঝতে চেষ্টা করল এবারে তারা বুঝতে পারল এই কান্না আমাদের ভয়েতে নয় এই কান্না মরার ভয়েতে তারা কান্নাকারি করছে না বরং আগামীকাল যুদ্ধ হবে দোয়া করছে রব্বুর আলমিন আগামীকাল তোমার দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ হবে আগামীকাল তোমার দিনের জন্য লড়াই হবে আল্লাহ আমি তো গোসল করে রেডি হচ্ছি আমি তোমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি আমার যান মাল তুমি ক্রয় করে নিয়ে যাও আমি কি এত হতবাগা হয়ে গেলাম তুমি আগে কিনবে না আমি কি এত দুর্ভাগ্য হয়ে গেলাম আল্লাহ তুমি আগামীকালকে আমাকে শক্তি দাও সাহস দাও আমি যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই দুষ্পরের তীর যেন আমাকে চালনি করে দেয় এইরকম কান্নাকাটি করছে এবারে রুস্তমের বয়েন দাঁড়িয়ে রুস্তমকে বলল দেখো ওই মুসলমানরা কান্নাকাটি করে ঠিক তবে তা তোমার ভয়তে না তোমার সৈন্যদের ভয়তে না জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেলা যত প্রিয় খালেদ বিন অলিদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় জলবান সুহার আল্লাহ নারায় বীর এই রকম যখন ইমান ছিল সেই ইমানদারদেরকে ভয় করত থরথর করে কাঁপত আপনারা জানেন না হাজ্জাজ বিন ইউসুফ অথবা আমি মাবিয়ার যুগে রোম সম্রাটের দরবারে একজন মুসলমানের গালে থাপ্পড় মারল মুসলমান বন্দী চিৎকার মেরে বলল মুসলমানদের খলিফা হাজ্জাজ আজকে মুসলমানদের অপরাধ হওয়ার অপরাধে রোমের দরবারে বসে আমার গালে থপ্পর মেরে কাফেররা উল্লাস করছে আল্লাহর কাছে কি জবাব দিয়ে তৈরি হও ওইখানে হাজ্জাজের গোয়েন্দা ছিল গোয়েন্দারা গিয়ে ধর হাজ্জাজ বিন ইউসুফকে খবর দিল হাজ্জাজ বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গেল যুদ্ধের কমান্ডারদেরকে ডাকলো গোয়েন্দা বিভাগকে ডাকলো বলল যত টাকা লাগে যত অস্ত্র লাগে সব খুলে দিলাম রোমের দরবারে বসে যেই মুসলমানের গালে থাপ্পর মেরেছে ওকে উদ্ধার করতে হবে এবং যে মেরেছে তাকে উদ্ধার করতে হবে তাকে ধরে আনতে হবে অনেক চেষ্টা করে ঠিকই মুসলিম সৈনিকেরা সেই মুসলমানকে উদ্ধার করলো ওই কাফেরকে ধরে আনলো হাজ্জাদ ইউসুফ তার দরবারে হাজির করে বলল ও মুসলমান রোমের দরবারে বসে তোমার গালে যে কাপড় থাপ্পর মেরেছিল সে তোমার সামনে উপস্থিত এবারে তুমি থাপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নাও আমির মমিনের নির্দেশ সঙ্গে সঙ্গে পালিত হল এরপরে হজ্জাদ ইউসুফ বলল হে কাফের আমরা তোকে হত্যা করব না তোকে ছেড়ে দিব এবং রোমের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি রোম সম্রাটকে জানিয়ে দিবি মুসলমানদের গাল থাপ্পর খাওয়ার জন্য হয় নাই মুসলমানের গালে কেউ থাপ্পর দিলে মুসলমান তার প্রতিশোধ দিয়ে ছাড়ে ভাইরা আমার আজকে সেই মুসলমান কোথায় আজকে বয়াত আছে পীর সাহেবের মরিদারা হয়তো খেপে আছে বায়াত আছে কোরআনে আছে হাদিসে আছে বয়াতের উপরে মুক্তি জসিমুদ্দিনের কিতাব আছে কাজে মুক্তি জসিমুদ্দিন পড়াশোনা না করে বসে নাই বয়াতের যত হাদিস যত আয়াত সবগুলো এখানে নোট করা আছে বয়াতের আয়াত পড়ো আল্লাহ বয়াত নিয়েছেন আর তোমরা বয়াত নিচ্ছ বোখার হাদিস পড়ো আল্লাহর নবী ইসলামের বয়াত নিয়েছেন বা শিরিকের বিরুদ্ধে বাদ নিয়েছেন বায়নি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাযনু তোমরা চুরি করবে না সেরেক করবে না জেনাবে বিচার করবে না বায়াত করো আর তোমার পীর বয়াত নিচ্ছে লেখা আছে এখানে বায়াত কেয়া মাইনে সব্বুরি বাতু সে আর সব্বুরি কামু সে উপর তরিকায় সৃষ্টিয়া সাবেরিয়া নকশাবন্দিয়াকে কিসের বয়াত না হচ্ছে তরিকায় তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া আরো কি কি আছে এরপরে লেখছে আই মেরে আল্লাহ মুঝে এস তরিকাকে কোন শিব কর এই তরিকার নেয়ামত চাইতেছে আল্লাহর কাছে আল্লাহর দিনের নেয়ামত চায় না করার নেয়ামত চায় না লেখছে এই যে বইতে লেখা আছে ছাপ্পান্ন পৃষ্ঠা আর বয়াতকে আমি ऊपर तरीका चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्दिदिया के ऊपर हाथ ফকির মোহাম্মদ অমুককে নামটা বললাম না নাম বলে সবাই চিনবে খলিফা জনাব অমুককে আয় মেরে আল্লাহ উস তরিকাকে নিয়ামতোं को मेरे नसीब কর বয়াত পাইছেন এই বয়াত কোন হাদিসে আছে এবারে বয়াত শুনুন আল্লাহর নবী কোরআনে বয়াত আছে দেখাচ্ছি বয়াত লাকাদ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন যখন যখন তারা আপনার হাতে বয়াত করছিল গাছের নিচে বসে বয়াত পাওয়া এখন এই বয়াতটা কি প্রসঙ্গে এসে জানার কাছে না আল্লাহর নবী যখন মক্কার থেকে হিংসত করে মদিনায় চলে গেলেন সাহবায়কেরামরাও চলে গেলেন দীর্ঘ কয়েক বছর চলে গেল নিজের জন্মভূমিতে আসার সুযোগ হল না মক্কার বাইতুল্লাহ দেখার সুযোগ হচ্ছে না একবার নবী খাবে দেখলেন বাইতুল্লাহ প্রবেশ করছেন হলক করা বা মাথা কসর করা অবস্থা আমরা করছেন নবীর স্বপ্ন ওহি নবীর স্বপ্ন কি পিস স্বপ্ন দেখছে ওই বেটা নবীর স্বপ্নের মধ্যে ওই নাজল হয় কারণ নবীদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তা না মুহাইনানে অল্কল্প জানে আর তোর পীর যখন ঘুমায় একদিকে নাক আওয়াজ করে আর একদিকে পীর আওয়াজ করে ঠিক কিনা নবীর ঘুমের মধ্যে ওহি নাজেল হয় তোর পীরের ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হয় শয়তান নাজিল হয় সুতরাং নবীর ওহি দলিল কিন্তু কোন পীরের স্বপ্ন দলিল নয় নবীর স্বপ্ন ওহি নবী স্বপ্নে দেখলো নবী স্বপ্ন দেখলেন মক্কায় প্রবেশ করছেন উমরা করছেন সাহাবাহিক রামদেরকে বললেন সাহাবাহিক রাম তৈরি হয়ে গেল নবীর স্বপ্ন ওহি বাইতুল্লাহ গিয়ে তো আমরা কি খুশি চোদ্দশো সাহাবাহিক নবীর সঙ্গে রওনা হয়ে গেলেন কিন্তু বিষয়টা হলো আল্লাহ নবী স্বপ্ন দেখছেন ঠিকই এই বছরই তো কথা হদায় বিয়া পর্যন্ত আসলেন ওই হদায় বিয়া আমি গেছি হদায় বিয়া পর্যন্ত আসলেন ওই পর্যন্ত আসার পরে মৎকার কুফাররা বাধার সৃষ্টি করো লম্বা ইতিহাস শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল আলাইসাল্লাম ওসমান রাজি আল্লাহ তালানুকে দেন তুমি মক্কায় যাও মক্কার প্রিয় লোক ওসমান মক্কায় আগেও প্রিয় ছিল মক্কার লোকেরা বাচ্চাদেরকে ঘুম করাবার জন্য কবিতা বক্ত আমরা বর্তমানে আমাদের দেশে বুড়িতে পড়ে আদুম বাদ্দুম ঘোরাডুম সাজে আর মক্কার লোকেরা বাচ্চাদেরকে ঘুম পড়াবার জন্য দিত ও হেব্বু ওর রহমান হব্বা কোরাইশিন ওসমান ও হেব্বু কাওয়ার রহমান হব্বা কোরাইশিন ওসমান ও বাচ্চা আমি তোমাকে ভালোবাসি ওই রকম যেমন কোরাইশরা ওসমানকে ভালোবাসে এত প্রিয় ছিল ওসমান ওসমান তুমি মক্কায় যাও লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি এহরামের কাপড় পরিধান করা আছি আমাদের সঙ্গে দুম্বা কোরবানি দেওয়া রয়েছে আমরা যুদ্ধ করতে আসি নাই ওসমান মক্কায় চলে গেল মক্কার লোকেরা ওসমানকে আটকে ফেলল আর খবর ছড়াইয়া দিল যে মোহাম্মদকে খবর খবর দিয়ে দাও ওসমানকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য হল কাফেররা দেখে মুসলমানদের শক্তি কিরকম আছে এই খবর যখন মক্কায় এই খবর যখন আল্লাহর নবীর তাবুতে পৌঁছানো হল অমুসলমান ইতিহাস পরম আল্লাহর নবী তাবুর ভিতর থেকে বের হয়ে ডাক দিলেন ওই আসা আবার সাজারা গাছের নিচে অবস্থানকারী তার তাড়াতাড়ি বের হয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে কে কে তৈরি আছো আমি হাত রেখে দিলাম আমার হাতের উপরে হাত রেখে বয়াত করো বয়াত পাওয়া গেল যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব নতুবা সব শহীদ হয়ে যাব একটা লোক মদিনায় যাব না কে কে রাজি আছো চোদ্দশো হাত আল্লাহর নবীর হাতের উপরে পর্যায়ক্রমে পড়ে গেল আল্লাহর নবী এরপরে নিজের বাম হাতটা ডান হাত ওমর রেখে বললেন এইটা ওসমানের হাত যেন ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয় বায়াত হয়ে গেল ফাঁকে বলে রাখি আসলে কি ওসমানকে হত্যা করেছিল তাহলে যারা বলে আল্লাহর নবী আলিমুল গাইব নবী গায়েব জানে মিলাদের মধ্যে হাজির হয় দাঁড়াইয়া সম্মান করি তারা কি কোরআন হাদিসে আল্লাহ নবীর যে মর্যাদা বলা হয়েছে তার চেয়ে বেশি বোঝে না কম বোঝে যাই হোক ওসমান রাজি আল্লাহ মক্কায় আবদ্ধ হয়ে গেলেন ওরা একটু খবর ছড়াইয়া দিল দেখি মুসলমানদের কি অবস্থা যদি নম্র ভাব থাকে তাহলে এইবারে শেষ করে দিব এত বড় সাহস আমাদের বাপদাদার ধর্মকে গালবন্ধ করেছে এত বড় সাহস শেষ করে দিব কোরবানির ছুরি যেমন ধার করা হয় এইরকম ভাবে ধারণা হচ্ছিল যুদ্ধ করার জন্য কিন্তু আল্লাহর নবী যখন বায়াত নিলেন এই মায়াতের খবর যখন মক্কায় পৌঁছে গেল মক্কার কাফেররা ভয় পেয়ে গেল এবারে চুক্তি করতে আসলো বায়াত হল অমুসলমান জাতি বায়াত পাওয়া গেল কোরআন নাজির হয়ে গেল নিশ্চয় আল্লাহ তালা মমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপরে হাত নিয়ে বায়াত করছিল যখন তারা আপনার কাছে বয়াত করছিল গাছের নিচে বসে আল্লাহ তালা ওদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে শুধু সন্তুষ্ট হন নাই আল্লাহ তালা বলছেন তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল বলো বায়াত আছে না এই বয়াত কি পীর মুড়িদের বয়াত আজকে হাজার ওসমান বিভিন্ন জেলখানায় বন্দী হয়ে ঢুকে ঢুকে নির্যাতন সহ্য করছে আমেরিকার একশো সতেরোটা ডিগ্রিধারী আমাদের মুসলিম বোন ডক্টর আফিয়া সিদ্দিকা আজকে জেলখানায় বসে চিৎকার করছে পত্রপত্রিকা দেখেছেন ইন্টারনেটে দেখেছেন কয়েকবার বাংলাদেশ সমিতি পত্রিকা ছবি দিয়েছে এই মহিলার অপরাধ কি ছিল একটাই অপরাধ আছে মুসলিমা মহিলা আফগানিস্তানের মুসলিমদেরকে সাহায্য করেছে অর্থ দিয়ে এই মহিলাকে এমন নির্যাতন করল সেই ফেরাউন যেরকম ভাবে যেরকম নির্যাতন করেছিল এই মহিলাকে ধরে নিয়ে তার সামনে এক এক করে তার তিনটা পুত্র সন্তানকে জবাই করেছে এরপরে আবু গরিব কারাগারে চরম নির্যাতন করে এমন ভাবে তাকে নির্যাতন করা হতো তার চিৎকার শুনে অন্য অন্য বন্দিরা ভয় পেয়ে যেত ব্রিটেনের একজন সাংবাদিক কোন কারণে বন্দী হয়েছিল যখন এই চিৎকার শুনল মুক্তির পরে সে গিয়ে পত্রিকা দিল যে এই মহিলাটাকে কার আওয়াজ শুনতেছিলাম এবারে তোলপাড় হল জানা গেল এই মহিলা আর কেউ না যেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যেই মহিলা আমেরিকার সবচেয়ে বড় ডিগ্রিধারী আমেরিকার ইতিহাসে এরকম মেধাবী কোন মহিলা খুঁজে পাওয়া যায় না মহিলা হয়েছে কোরআন সেই মহিলার চেহারা আপনারা দেখেছেন কি সুন্দর চেহারা তার আগের আর নির্যাতন করার পরে তার চেহারার অবস্থা কি আমেরিকার আদালতে যখন সেদিন আগে উঠানো হল তার শরীর নিস্তেজ হয়ে গেছে মৃত্যুর প্রহার গুনছে চক্ষুরা বন্ধ হয়ে আছে খুলতে পারছে না তারপরও দেখলাম ইশারায় তার আইনজীবীকে বলছে হেজাব দাও হেজাব এখন আমেরিকা তার কেন বিচার করছে কেন তাকে জেলখানা বদ্ধ করে রেখেছে ওরা বুঝতে পেরেছে আমরা তার শরীরকে নিস্তেজ করেছি তার ইমানকে বিন্দু মাত্র নিস্তেজ করতে পারি না কোথায় সেই বয়াত এই বয়াত আছে হাদিসেও বয়াত আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিহীন মৃত্যুবরণ করল সে যা আইলিয়াতের মৃত্যুবরণ করল এই হাদিসগুলো শুনায় আর বায়াত নাই আমি আপনাদেরকে বলতে চাই মুসলিম শরীফের সই হাদিস মেসকাত বাবলে মারামাল কথা খুলে দেখুন সেখানে বলা আছে বায়াত নিতে পারবে একজনে কয়জনে আল্লাহ রাসুলাম বলেছেন ইদা বুয়াল খলিফাতাইনে ফাতুলুল আখিরা মিনহুমা আমার কথা রেকর্ড হচ্ছে আমার কথা বইতে আছে হাদিস মেশকাদের রেফারেন্স দিয়ে বললাম মুসলিম সাহেবের হাদিস বাবুল ইমারাতি ওয়াল কদা আবু সাইদ খুদলি থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা বুইয়া আল খলিফাতাইনে যদি এক সময় দুইজন খলিফার বয়াত না হয় ফতুরুল আখেরা মিনহুমা তোমরা তাদের দ্বিতীয় জনকে কতল করে ফেলো কারণ বয়াত নিবে কয়জনে মুসলিমদের লিডার কয়জন থাকবে এর মানে হচ্ছে মুসলিমদের সবসময় একজন লিডার থাকবে যে লিডারের হাতে বয়াত দিবে এবং তার নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বুখার একটা অধ্যায় শিরোনাম আল ইমাম উজ্জুন্না বাবুল ইমাম উজ্জুন্না আল্লাহ রসুল বলেছেন ইমাম হচ্ছে ঢাল এবং তার অধীনে যুদ্ধ করা হবে হাদিসটা অনেক কিতাব আছে সহি মুসলিম কিতাবুল ইমারা বা প্রশাসন নেতৃত্ব অধ্যায় এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে দুজন খলিফার বায়াত নিলে দ্বিতীয়কে কতল করে ফেল আমরা দেখতে পাই সেজন্য আল্লাহ নবীর মৃত্যুর পরে সাহবায়কেরামদের বায়াত নিয়েছিলেন কয়জনে মুসলিম উম্মার বায়াত ছিল কয়জনের কাছে একজন আমির মমিন খলিফাদের মুসলিম আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তালান আবু বকরের সময় আর কোন খুচরা বায়াত ছিল আবু বকরের পরে অমর খলিফাদুল মুসলিম অর্ধ জাহানের বাদশাহ তারপরেও খলিফা কয়জন ছিল বায়াত কয়জন নিয়েছিল এরপরে ওসমান আলী যখনই দুইজন খলিফা শুরু হইল লড়াই শুরু ঠিক না আমির মহাবিয়া যখন খেলাফত দাবি করলো যুদ্ধ শুরু হয়ে গেল সমঝোতা হলো শেষ পর্যন্ত এরপরে আবার যখন এজিদ খলিফা হল এমাম হোসাইন বিরুদ্ধে লেগে গেলেন আজকে আসুরার সময় মুসলমান সামনে আসুরা মহরম মাস শিয়ারা এই সময় আসলে হায় হাসান হায় হাসান করতে গিয়ে শিয়া দুনিয়ার সবচেয়ে খারাপ কাঠে আপনারা জানেন শিয়াদেরকে দাবি লিখেছে ওয়াইনালে আইম্মাতে মাকাম সুমিনের মতো লেখছে আমাদের একজন ইমাম সেই ইমামদের পাওয়ার কি মুরসাল সেই পর্যন্ত কোন নবী রসুল কোন ফেরেস্তা পৌঁছতে পারে না এরপরে লিখেছে আল্লাহ নবীর কাছে ওহি আসতে ভুলে ওহিটা যাইতেছিল আলীর কাছে ভুলে গেছে নবীর কাছে যা গেছে মানে নিছে এরপরে আল্লাহর নবীর পরে সরাসরি খলিফা ছিল কে আলী আবু করমর ওসমান ছিল অবৈধ সুতরাং এই তিন খলিফা অবৈধ তার কাফের হয়ে গেছে এদেরকে যারা বায়াত দিয়েছে তারা কাফের হয়ে গেছে এজন্য খমিনি তার কিতাবে লিখেছে সুবহাত লিখেছে আব্দুলমান মদিনা যদি মক্কা মদিনা আমরা কোনদিন বিজয় করতে পারি তাহলে প্রথম যে কাজটা হবে খমিনী লিখেছে আল্লাহর নবীর কবরের পাশ থেকে দুইটা মূর্তি আমরা অবসরণ করব। সেই মূর্তি বলতে শিয়ারা কাকে বোঝায় আল্লাহর নবীর পাশে কে শুয়ে আছে আবু রমর রবি আল্লাহ হুমা আল্লাহ তারা সন্তুষ্ট তাদের উপরে মমিনরা সন্তুষ্ট বলেই তো আল্লাহ নবীর কবরে গেছে তাদের কবর দেওয়া হয়েছে আর শিয়ারা এরকম তাদের বদনাম করে খালি তাই না শিয়াদের কিতাব উসুলে কাফি আমাদের যেরকম বুখারি ওদের উসুলে কাফি সেই কিতাবে লিখেছে যে একদিন নাকি শয়তানের সঙ্গে আলীর দেখা আলী আদি আল্লাহ তালানো শয়তানকে জিজ্ঞেস করলেন যে শয়তান তুই বড় দুর্ভাগা হতভাগা যে আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে খারাপ তুই শয়তান হেসে বলল যে আলী এটা তোমার ভুল ধারণা আমার ওই ধারণা ছিল সেজন্য আমি আল্লাহর কাছে আবেদন করলাম আল্লাহ কয় যে না ইবলিস তোর চেয়ে আরো খারাপ লোক আছে আমি উদ্গ্রীব হয়ে গেলাম যে আমার চেয়ে খারাপ কেনা তাদের দেখার জন্য আল্লাহকে আবেদন করলাম আল্লাহ তখন আমাকে বললেন যাও জাহান নামের দারোয়ানকে বলো জাহান নামের সবচেয়ে খারাপ লোক দুটোকে বের করে আনো তখন দুইটা লোক আমার সামনে হাজির করা হলো আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে চেহারা বাকি আছে ফাইদা হুমা আবু দেখলাম যে সেই লোক দুটা আবু করব তাহজুবিল্লাহ শিয়াদের আকিদা আপনারা জানেন এই শিয়ারা ইমাম হোসাইনকে হত্যা করেছে দলিল কি আপনারা জানেন ইমাম হোসাইন যখন কুফাতে ওনার চাচাতো ভাই আকিলকে পাঠাইলেন তখন এই লোকগুলো বায়াত দিল ইমাম হোসাইনকে খবর দিল এমাম হোসাইন যখন সেই খবরে আসলেন যুদ্ধের ময়দানে তিনি দাঁড়িয়ে বললেন ওই অমুকের ছেলে অমুক তোরা আমাকে চিঠি দাও নাই বোঝা গেল ইমাম হোসাইনকে যারা চিঠি দিয়েছিল যারা ভালোবেসেছিল ওই ময়দানে তারা ছিল কিন্তু তারা এখন বিপক্ষে দাঁড়িয়ে গেছে আরো প্রমাণ শিয়ারা এখন যখন মিছিল করে তখন মিছিল করে হাই হাসান হাই হোসাইন দেখবেন ওদের মিছিলের সাথে ইমাম হোসাইনের ঘোড়া ঘোড়ার চাবুক তারপরে লাঠি তরবারি থাকে একটা বাড়ি চুরি হয়ে গেছে চোর ধরা পড়ে নাই বাড়ি বাড়ি তল্লাশি করে করে আমরা পাইলাম এক বাড়ি পাইলাম চুরি যাওয়া মাল সব চোর কোন বাড়ি চোর ওই বাড়িতে আছে আমরা যখন দেখলাম এমাম হোসাইনকে হত্যা করা হয়েছে শহীদ করা হলো কারা করেছে তালাশ করতে লাগলাম তালাশ করে পাইলাম শিয়াদের ঘরে এমাম হোসাইনের তার বাড়ি শিয়াদের ঘরে এমাম হোসাইনের জুব্বা শিয়াদের ঘরে এমাম হোসাইনের ঘোড়ার চাবুক বোঝা গেল ইমাম হোসাইনকে হত্যা করেছে কারা এই শিয়ারা এমাম হোসাইনকে হত্যাও করবে আবার বুক চাপড়াবে হায় হাসান বলে করতে দেওয়া যায় না আজকে বাংলাদেশে দিন দিন শিয়া বেড়ে যাচ্ছে শিয়াদের টাকায় তৈরি এই দেশের কিছু বক্তা তৈরি হয়েছে এরা আলেমও না কোন রকম হেপ্ত করেছে কেউ গলার সুর ভালো আছে আজ আজগুবিক কাহিনী তৈরি করে নবীর পরিবারের ভালোবাসার নামে আল্লাহ নবীর সাহাবিদেরকে তারা তিরস্কার করছে ভাইরা আমার এই শিয়াদের মহারণ আসলে উৎপাত শুরু হয় আমরা বলি যদি কিছু শিখার তাকে শিখো কাতলে হোসাইন দার হাকিকত মর গেজিদ ইসলাম জিন্দা হোতা হ্যায় হর করবলা কে বাদ মুসলমান যদি সেই দিন ইমাম হোসাইন আপোষ করতেন তার জীবন দিতে হতো না পরিবারের জীবন দিতে হতো না কিন্তু আল্লাহর নবীর গোটা পরিবারকে জীবন দিতে হয়েছে কারণ ছিল বাতিলের সামনে আপোষ করা যাবে না মারদে মমিন বাতিল সে হার গেজ খফ খা সকতা নেই সারে কাটা সকতা হে লেকিন সারে ঝুকা তা নেই কোন মর্দে মমিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না মাথা কাটাতে পারে মাথা নত করতে قتل کرنا ہے تو کر لے عاشق دلدار کو ہم شکایت جا کریں گے کاتب تقدیر کو اس گرد سز مقتل میں آیا اور صبح و شام سلامت رہتی ہے یہ جان تو آنی جانی ہے اس جان سے کوئی پرواہ نہیں মুসলিম জাতি জানের পরোয়া করে না ইমান ঠিক রাখে আজকে সেই বায়াত কোথায় বায়াত যখন দুজন দাবি করলো একজনকে কোতল করো যুদ্ধ শুরু হয়ে গেল আজকে সেই বায়া খ্রিস্টানরা নিয়ে গেছে খ্রিস্টানদের একজন পোপ একটা মরলে তার দিন আরেকটাকে বসায় পুরা দুনিয়ার খ্রিস্টান পাদ্রি আলেমের একাত্র হয় রোমে ভাটিকানে একাত্র হয়ে তারপরে সুরার মাধ্যমে একজনকে খলিফা বানায় গণতন্ত্রের ভোটও দেয় না পুরা মুসলমানদের সুরের অবস্থা নিয়ে গেছে খেলাফত ব্যবস্থা নিয়ে গেছে এমামত নিয়ে গেছে আর মুসলমানদেরকে দলে দলে ভাগ করে দিয়েছে একশো ছাব্বিশ তরিকা তৈরি করে দিয়েছে আমার ভাইয়েরা এই ঘরে ঘরের থেকে খেলাফতকে উৎখাত করে কমপক্ষে আজকে যদি বাংলাদেশে সব দল মত ভেঙে দিয়ে বাংলাদেশে তিন লক্ষ মসজিদ আছে তিন লক্ষ ইমাম তিন লক্ষ মসজিদ হাজার হাজার মাদ্রাসা এই লোকগুলো যদি এক হয়ে একজন ইমামের কাছে বয়াত দিত আর বলতো আমরা মুসলিম কোরআন ছাড়া আল্লাহর বিধান ছাড়া কোন সংবিধান চলবে না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না এই স্লোগানের নাম তো তাহলে সেই দেশে কোরআন ছাড়া আর বিধান থাকতে পারে এহুদি খ্রিস্টানরা মুসলমানদের ভাগ করে দিয়েছে আমি গতকাল বলেছিলাম যে একজন রাখাল তিন মালিকের ছাগল বলতো বল্টু মিয়া বন্টু মিয়া তুরক মিয়া এই মেয়াদের ছাগল সব একরকম এক মালিকের তার এক মালিকের বাড়ি যায় ও কাল মার এবারে রাখাল চিন্তা করলো ছাগল তোদেরকে আলাদা করতে হবে বল্টু মিয়ার যতগুলো ছাগল সবগুলো কান ফুটা করে দিল এই কান ফুটাওয়ালা ছাগল সব বল্টু মিয়ার লালটু মিয়ার যত ছাগল সবগুলোর নাক ফুটা করলো লালটু মিয়ার ছাগল তুরাবালির যত ছাগল সবগুলো রং লাগাই দিল এখন আর পেস লাগে না ঠিক তেমনি ভাবে এদি খ্রিস্টানেরা নাস্তিক মোর্তাদেরা কোরআনকে আদালত থেকে বের করে দিয়ে সংসদ থেকে বের করে দিয়ে ব্যাংকের থেকে বের করে দিয়ে ইমাম সাহেবদেরকে বসে মসজিদে নিয়ে যাও এইটা দিয়ে দেশ চালান যাবে না এটা কেউ মরলে খতম করবা আল্লাহর নবীর মৃত্যুর পরে সাবায় গ্রাম তিন দিনে খতম করেছিল মিলাদ করেছিল চল্লিশা করেছিল আল্লাহ নবীর নিজে তার সন্তানদের মৃত্যুর পরে ফাতেমা ছাড়া সব সন্তানগুলো নবীর জীবদ্দশায় মরে গেল এগুলো করেছিলেন আমার ভাইয়েরা আজকে তাবিজ দেখা হচ্ছে কোরআন দিয়ে আল্লাহর নবী তাবিজ লিখেছেন বেশ কাদের হাদিস খুলে দেখো পরিষ্কার লেখা আছে মুস্তাদে আমাদের হাদিস মেশকাত বাবুর রুকা এখানে লেখা আছে মান কা তামিল মাতান ফকত আশরাকা বিল্লাহি যে ব্যক্তি গলায় তামিল ঝুলায় সে আল্লাহ সঙ্গে সিরিক করে এখন কইবেন যে আমাদের হুজুররা আজ এত বড় বড় কিতাব লেখছে এরা একটা রঙিন গ্লাস পরায় যখন হাদিস পরায় এটা রঙিন গ্লাস পরাই দেয় আপনি যদি কারো চোখে রঙিন গ্লাস পরান দুনিয়া রঙিন দেখবেন তখন না দুনিয়ার বাস্তব অবস্থা জানবেন না এই ভারতবর্ষে যখন গুলো পড়ায় রঙিন গিলাস পড়াইয়ে দেয় এই তামিজ সেই তামিজ না এটা হচ্ছে জাহেরি যুগে খুব ফুরি কালাম যে লেখত ওই তাবিজ সেরেক আমরা যে তাবিজ দেখি এটা কোরআন আদিজ দিয়ে লেখি এটা জাহেজ এখন ছাত্র বুঝলো যে ঠিকই এখন ছাত্র তাবিজ দেখে হুজুরও দেখে খালি তাবিজ দেখে না পেলে ধুয়ে দিয়ে খায় আমার ভাইয়েরা আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি এই হুজুররা তাবিজ দেখে গিয়ে দেখবেন কি লেখা আছে নকশা এটা সুরায় আর নকশা এটা ইউসিনের নকশা আর রহমানের নকশা পাঁচশো ছিয়াশি সাতশো ছিয়াশি কি বিসমিল্লা আমি এখন আজকে নামাজ দাঁড়িয়ে যদি পড়ি সাতশো ছিয়াশি পাঁচ হাজার তিনশো এক দুই হাজার পাঁচ করে বাকি আর পড়তেছি আল্লাহ একবার আপনি পাগল হয়েছো নাকি নামাজ সুরে পড়ো নাই ফাতে কই আমি বলবো কেন আমি নকশা করে নিয়েছি আপনি বলবেন ওই মেয়া তুমি পাগলাই বাদ দাও এটা কোরআন না বোঝা গেল নকশার মাধ্যমে কোরআনকে বিকৃত করা হয়েছে এরপরে খালি তো সুরার নকশা না এই সুরা উল্টাইয়া লেখে পাল্টাইয়া লেখে এগুলো কুপুরি গেলাম না এরপরে খালি এই পর্যন্ত না তাবিজের বইতে দেখাতে ইয়া হামান ইয়া ইব্রিস ইয়া ফেরাউন ইয়া নমরুদ এমনকি এই সব বই যে দরবারের ওই দরবারের তাবিজের বইও আছে ওই তাবিজের তো আছে যাদের মাথায় পাঁচ টুকরা টুপি আছে একটু তাস করে দেখেন আর বেশি কিছু বললাম না তালাশ রেখে আপনার দরবারে ফিরে বলছে হ্যাঁ ফেরাউনের নাম আছে নমরুদের নাম আছে হামানের নাম আছে মাহফিল এখন দাবি দাবি কি করে ভাইরা আমার কোরআনটাকে কোথায় নিয়ে গেছে কেমতের মাঠে এই কোরআনকে অভিযোগ করবে তাবিজ বানায়া যাতা হো তাকু মে সজায়া যাতা হো ধো ধো পিলায়া যাতা হো মুরদার কো খিলায়া যা হো মানুষ মারলে খতম করে আমি বলি একটা নাপিত নাপিত ভাই আপাতত ছোট করছি না নাপিত খুশি হয় কখন জানেন যখন শোনে যে এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে কারণ নতুন মাথা কামাইলে আদরের দুলারা কামাইলে এক হাজার টাকা নোটটাই দিবে আর মৌলমী সব খুশি হয় কোন সময় সব না খতম করে যারা তারা দেখে বলছি যারা খতম করেন না তাবিজ দেখেন না তাও হেঁটে অটল আছেন কোরআন সুন্নার রাজ কায়েমের জন্য জীবন যেতে তৈরি আছেন অথবা আজকে তিনি তবা করতেছেন আগে করতেন সব আজকে তবা করে যান তাদেরকে বলছি না যারা এরপরও তবা করবে না এগুলো খুশি হয় যখন মানুষ মরে মাইকে শুনে শোক সংবাদ অমুকে মরা গেছে তখন খুশি মনে মনে এই তো মিলাদের দাওয়াত পাবো তিন দিন আর খতম পাবো চল্লিশে পাবো একবার মৃত্যুবাসীকে স্থায়ীভাবে চালিয়ে গেছে আল্লাহ নবী সাহাবির এই খতম বস্তের পয়সা দিয়া তফসিরে মারবিল কোরআন সুরায় বাকারা একচল্লিশ নম্বর আয়াতে তাফসির খুলে দেখো ফতোয় স্বামী খুলে দেখো রেফারেন্স সব বলছি পরিষ্কার লেখা আছে ইসালে সবের উদ্দেশ্যে মৃত্যু ব্যক্তির জন্য পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে খতমে কোরআন খতমে তাহলিল খতমে তসবি সম্পূর্ণ হারাম আর বেদাত যে ব্যক্তি এগুলো করে সেও হারাম কাজ করে যে করায় সেও হারাম কাজ করে যখন যে পড়ল সে নিজেই কোনো সব পায় না তো যার জন্য বসে কি সব বকসাইবে বাইরে আমার কোরআন পড়লে আমার বকসাইতে হবে হুজুরকে দিয়ে আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে সঙ্গে সঙ্গে তার আমল নামায় পক্ষে দশটা নেকি লেখা হয়ে যায় একই বক্সাবার জন্য বসে থাকে না হুজুরের কাছে নিয়ে যাইতে এক প্যাকেট মিষ্টি আর একশো টাকা হুজুরে যখন দেখে পাতলা ফিনফিনে কাপড় দিয়ে পাঁচশো টাকার নোটটা দেখা যাচ্ছে মোনাদার একটু লম্বাই দেয় একেবারে লম্বা মোনাদার দিয়ে জান্নাতে পৌঁছাই দিল চিন্তা করলো এই তো মোনাদার শেষ করলে নোটটা ওইখান থেকে স্থানান্তর হয়ে আমার পকেটে ঢুকে পড়বে আপনি এখানে না থাকে তখন পকেট যখন যখন পাশা চুলকায় মনে করে পকেটে হাত দিয়েছে টাকা পয়সা ভাইরা আমার লজ্জা করা উচিত আজকে কোরআনকে কোথায় নিয়ে গেছে যেই কোরআন দিয়ে অমর বিন খত্তাব শাসন চালিয়েছেন অমর বিন খত্তাব কোন ইউনিভার্সিটি পড়েন নাই আবু সিদ্দিক ইউনিভার্সিটি পড়েন নাই আলী অন্য কোন ভার্সিটি পড়েন নাই মদিনার ভার্সিটি পড়েছেন কোরআন যাদের সম্পর্কে বলেছে আল্লাহ নবীর সাহাবি আল্লাহ তারা বলেছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে ইমান এত সার্টিফিকেট দিয়েছে যাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কেঁপেছে তারা শাসন করেছে কি দিয়ে কোরআন দিয়ে ইতিহাস পড়ো অমর আব্দুল খত্তাব যখন অর্ধ জাহানের খলিফা তৎকালীন সুপার পাওয়ার রম সম্রাটের প্রতিনিধি আসলো মদিনাতে দেখে যে অমর বিন খত্তাব মদিনায় নাই সাহাবিদেরকে জিজ্ঞেস করলো তোমাদের বাদশাহ কোথায় সাহাবিরা বললেন আমাদের বাদশাহ হয় না আমাদের আমির বললেন আমির আমাদের আমির আছে হ্যাঁ তোমাদের আমির সব কি তালাশ করি কোথায় তিনি খুঁজে এসে বলল শুনলাম তার নাকি উঠ হারাই গেছে ওই উঠ তালাশ করতে গেছে রোম সাম্রাজ্যের প্রতিনিধিরা বুঝলো অর্ধ জাহানের বাদশাহ অমর এর উঠ হারাই গেল এরপরও কারো চাকরি যায় না আবার সে উঠ তালাশ করতে নিজেই গেছে আচ্ছা চলো তোমাদের ওমর কোন দিকে গেছে দেখি গিয়া দেখে যে একটা তালাশ করে গাছের তলায় একটা উঠ বান্ধা আছে গাছের সঙ্গে আর একটা লম্বা হয়ে মানুষ শুয়ে আছে যখন শুয়েছিল তখন হয়তো ছায়া ছিল এখন ছায়া সরে গেছে লোকটা ঘুমাচ্ছে টান হয়ে ঘামে আর ধুলা বলে একাকার হয়ে আছে সাহাবিরা বলল রোমের প্রতিনিধিকে এই যে লম্বা হয়ে লোকটা শুয়ে আছে এই লোকটাই হচ্ছে আমির মোমিন অমর আব্দুল খত্তাব রোমের প্রতিনিধি বলল অমর তুমি তোমার মানুষের নিরাপত্তা দিয়েছ এজন্য জনগণ তোমার নিরাপত্তা দিয়েছে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন সুদা ভাইরা আমার আজকে আমাদের মনে রাখতে হবে এই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন এই কোরআন দিয়েই সাহাবায় গ্রাম নেতৃত্ব দিয়েছেন আজকে যদি মুসলিম জাতি আবার সেই এক খলিফার অধীনে ঐক্যবদ্ধ হয়ে কাফনের কাপড় পরে রাজপথে নেমে যায় যতক্ষণ পর্যন্ত কোরআন না পাবো অতক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না আমাদের লাশ করে দাও পিছিয়ে দাও আমরা ঘরে যাব না কোরআন ছাড়া এই দেশে কোনো সংবিধান থাকতে পারে তাহলে কেন এগুলো বিভক্ত হল ওই যে রাখালের মতো ছাগল ভাগ করে দিয়েছে এখন ছাগল আলাদা হয়ে গেছে আমাদেরকেও ভাগ করেছে বিভিন্ন তরিকায় টুপি ভাগ করেছে জামা ভাগ করেছে পাগড়ি ভাগ করে দিয়েছে এখন মুসলমান দলে দলে বিভক্ত নিজেরা নিজেরা মারামারি করো আর ওরা কি করুক শাসন চালাক যুবকদেরকে বলছি আমরা আমাদের জীবনে ইসলাম যদি কায়েম করতে নাও পারি তোমাদেরকে বলে দেই তোমরা হকের পক্ষে লড়াই করো দিন কায়েমের জন্য রাসুলের তরিকায় চেষ্টা করো এজন্য আব্রাহাম লিঙ্কের গণতন্ত্র নয় কোন রকম ষড়যন্ত্র নয় আল্লাহ নবীর তরিকা দাওয়াত জেহাদ হিজরাত কেতাল এই সবগুলোই একমাত্র দিন কায়েমের পথ আবার সেই পথেই দিন কায়েম হতে পারে এছাড়া দিন কায়েম হওয়া সম্ভব না এজন্য দরকার একদল ইব্রাহিম দরকার একদল মুসা দরকার একদল সালাহদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম সেই আহ্বান রেখেই আজকে তোমাদের প্রতি আহ্বান রাখলাম যদিও কোরআনের আয়াত আমি আলোচনা করছিলাম এই আয়াত একশো নম্বর আয়াতের পরে এরপরে একশো এগারো নম্বর পরে বারো নম্বর আয়াতে আছে সেই মোমিনদের কি কি সিফাত হবে বৈশিষ্ট্য হবে নয়টা বৈশিষ্ট্য আছে এই নয়টা বৈশিষ্ট্য যে মোমিনদের আছে ওই মোমিনদের যান মাল আল্লাহ তালা ক্রয় করবেন যদি ওই গুণগুলো না থাকে আল্লাহ তালা ক্রয় করবেন না আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন অনেক প্রশ্ন আসছে ধৈর্য ধরে বসুন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন যাদের দেওয়ার এখনই দিবেন উত্তরের পরে আর কোনো প্রশ্ন চলবে না কারণ উত্তর শুনবেন প্রশ্ন অনেক তৈরি হবে এখনই যা দেওয়ার দিয়ে দেন ইনশাল্লাহ উত্তর হবে বাস প্রশ্ন শাস আর কোন প্রশ্ন আসবে না এখানে কিছু বিষয় আছে ফেকার মাসলা দেখেন আমাকে ফেকার মাসলা নিয়ে আমি ফেকা নিয়ে আলোচনা করি নাই এই ফেকানি আলোচনা করা আরেক ঝামেলা লাগছে বিশ টাকার তারাবি না টাকার তারাবি ওই যে ছাগলের কাহিনী কাজে এটা উত্তর দেওয়া দরকার ফেলাই দেওয়া দরকার এই নিয়ে গন্ডগোল করে করে মুসলিম তাদেরকে ভাগ করে শহীদের আমল করো শহীদটা জানো আমল করো হাদিসে যেটা সহি তুমি পাও ওইটা আমল করো কোন ইমাম বলে নাই যে আমাদের মাধাব মানতে হবে আমরা ওই মাধাব মানব যে মাধাব সাহাবাই রামদের ছিল যেই মাধাব কোরআনে আছে কোরআনে কোনো মাধাব নাই কোরআনে কোনো তরিকা নাই কোন ইমামরা বলে যান নাই ইমাম হানিফা ইমাম শাফি ইমাম মালিক এমাম আহমদ হাম্বল আরো সব ইমামরা বলেছেন রহমতুল্লাহ আলাইহিম তারা সকলেই বলেছেন ইলা সাহাল হাদিস ফাহুয়া মাধাবি যে হাদিসটা তোমরা সই পাবে ওইটি আমার মাঝহাব কোন ইমামরা বলেন আমার নামে একটা বাধা তৈরি করো দল তৈরি করো মুসলিম উম্মার দুর্ভাগ্য মক্কায় চারটা জামাত হইত চারটা জামাত জাহানাফি সাহেব আম্বলি মালিকের মারামারি হইত মক্কায় শেষ পর্যন্ত আল্লাহ রহমত করছেন সারা দুনিয়া ওলামায় কেরাম একত্র হয়ে সিদ্ধান্ত করে এক ইমামের নামাজ পড়তে হবে এখন সবাই এক ইমামের পিছনে নামাজ পড়ে আমাদের বিষয়টা ঢেকার মতো উত্তর দেবো না আকিদাগত যে বিষয় আমি আকিদিন আলোচনা করছি আকিদিন উত্তর দেবো হাতামবাগের যে বাগে আমি নাই হাতেমবাগে হজে যাওয়ার আগে হজে গিয়েছিলাম হজে যাওয়ার আগে তাওহিদের লেকচার দিয়েছিলাম আমি যাওয়ার পরেও প্রত্যেক দুয়ার পুলিশ ঘেরাও করেছিল বস্তি এখনো পুলিশ ঘেরাও করে আছে কাজে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ ছেড়েছি সব ছাড়তে রাজি ইমান ছাড়তে রাজি না ঠিক কিনা এখন আমি খুদ্া দেবেন সারা মার্কাজটা আমার একটা প্রতিষ্ঠান আছে মার্কাজ উলুম ইসলামে ওখান থেকে ইন্টারনেট আপনারা ওখান থেকে পাবেন ইন্টারনেট চালু থাকবেন ইনশাল্লাহ লেকচার পাবেন আমাদের এক জায়গায় বন্ধ হবে আরেক জায়গায় ইনশাল্লাহ পুরা দুনিয়ার মালিক আমরা আমাদের এক মসজিদকে বের করবে আরেক মসজিদ আমরা দখল করবো ইনশাল্লাহ ভাইরা আমার মুশকিল মানসম্পন্ন প্রশ্ন আসতে হবে প্রশ্ন এমনি প্রশ্ন এইসব প্রশ্ন রাসুল সাল্লাহাম বলেন তোমরা সেইভাবে সালাদ আদায় করো যে আমাকে দেখেছো ঠিক আছে হাদিস দেবেন আসলে পড়ো আসসালাম আলাইকুম প্রশ্ন হজুর একজন মাওলানা সাহেব বলেছেন যে মা নাকি এক প্রকার খোদা মা বলে এক প্রকার খোদা এই খোদাটাও তো সিঁড়ি আল্লাহ তারা কোরআনে বলেছেন অনিল্লাহির আসমাউল হুসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে বিহা তোমরা আল্লাহকে সেই নামে ডাকো সেই নাম আর রহমান আর রহিম আল্লাহ এই নামগুলো এর মধ্যে খোদা আছে এই খোদা কোন আল্লাহর নাম না তারপরে মা বলে খোদা নওয়াজবিল্লা মুসলিমরা আল্লাহ একজন কয়জন মাকে সম্মান করতে হবে এটা ভিন্ন বিষয় আল্লাহর নির্দেশ আছে মা বাবার খেদমত করার জন্য কিন্তু সেই জন্য মাকে আমরা নিয়ে যাবো খোদার আসনে এটা একটা সিরিক তারপরে বলেছে অনেক প্রশ্ন হজুর পীর মানে কি একটু বুঝিয়ে বলবেন পীর মানে বুড়া ফার্সি পীর মানে কি বুড়া এটা ফার্সি শব্দ কোরআনে পে শব্দ নাই আরবিতে পে শব্দ নাই বোঝা গেল পীরও নাই পে নাই পীরও নাই পরিষ্কার এইটা জন্ম কোথায় পে শব্দর জন্ম যেইখানে পীরের জন্ম কি পে শব্দ জন্ম ইরানে পীরের জন্ম কোথায় পীরে মুগা গড়াত পীরে মুগা গোয়াত পীরে মুগা থেকে পীর আসছে আর এই ব্যাখ্যা দেওয়ার সময় লাগবে পীর আসছে পীরে মুগা থেকে এটা ফার্সি অগ্নিপুজোদের পরিভাষা হুজুর নামের পূর্বে কেন মোহাম্মদ দেওয়া হয় সাহাবিদের নামের পূর্বে কি মোহাম্মদ দেওয়া ছিল মোহাম্মদ একটা নাম কাজে কারো নাম যদি মোহাম্মদ আমার নাম এখন মোহাম্মদ জসিমুদ্দিন তার মানে আমার নাম মোহাম্মদ হয়ে গেছে এখন কারণ এটা আমাদের দেশের লোকেরা আসলে এগুলো বুঝে না তিন চারটা নাম একসাথে রেখে দেয় পরে যখন বিদেশ যায় তখন দেখে first name second name third name তবে আমার নামটা মোহাম্মদ তাহলে আমার নাম মোহাম্মদ হয় জসিমুদ্দিন বাবার নাম হয় রহমান দাদার নাম কি করা যাবে এগুলো এগুলো দেশের এটা যাওয়ার কিছু নেই এটা হচ্ছে এই দেশে হিন্দু ছিল তখন মুসলমানরা মুসলমানদের পরিচয়ের জন্য আগে নিজের নামে সাথে মোহাম্মদ লাগতো ওরা লাগতো সিরি এরা রাখতো কি মোহাম্মদ কাজে এটা যাওয়ার কিছু নেই মোহাম্মদ লেখা নিজের নামটাই মোহাম্মদ নাজাজের কিছু নেই বাড়াবাড়ি করার কিছু নেই তার মানে আপনার নামটাই মোহাম্মদ আপনার নামটাই কি এখন মোহাম্মদ এগুলোকে মোরাক্কাবে মানে সরব বলে তিন চারটা নাম একাত্তর করে একটা নাম হয়ে যায় নাম হলে মোরাক্কা মানে সরব বুঝবেন না এগুলো খামাকে বলে না মানে এগুলো না হোক গ্রামা করলে বুঝবেন হুজুর নবীজি মেরাজে গিয়ে কি আল্লাহকে দেখেছে এটা হাদিসের একটা মোখতালাফি মাসালা এটা ইমামদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে মুসলিম সেটা হাদিসে দেখে নেবেন হুজুর আপনি গতকাল বলেছিলেন আল্লাহ তার রাসুলের দল করতে কিন্তু আমাদের না আমি আল্লাহ রসুলের দল বলি না হেজবুল্লাহ কোরআনে আছে এই হেজবুল্লাহ মানে দলের নাম না হেজবুল্লাহ মানে ইসলাম ইসলাম মুসলমান দল ইসলাম এর বাইরে কোনো দল নেই সিফাত আছে মহাজের আনসার হেজবুল্লাহ এগুলো আল্লাহর এক একটা দেওয়া সিফাত দল একটাই মুসলিমদের একটা দল ইসলাম এছাড়া কোনো দল নাই মুসলিম ইসলামিক শরিয়াত মোতাবেক দেশ শাসন ব্যবস্থায় নারী নেতৃত্ব হারাম কিনা কোরআনের স্পষ্ট আয়াত আর রেজালু কৌন আলান্নসা পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করবে কোরআনে আয়াত এটা স্পষ্ট কাজী নারীদের নেতৃত্ব দেওয়ার কোন সুযোগ ইসলাম রাখে নাই সর্বোচ্চ নেতৃত্ব হ্যাঁ নেতৃত্বের অধীনে কোন বিষয়ে মহিলাদের উপর কাউকে আমির বানাই দেওয়া হয় সেসব বিষয় আছে সেগুলো সীমিত আকারে সর্বোচ্চ নেতৃত্বের জন্য খেলাফত ব্যবস্থার শর্ত খলিফা হওয়ার জন্য মুসলিম হওয়া আকেল বালেক হওয়া পুরুষ হওয়া এটা শর্ত সমস্ত আমাদের বলে এক মত কারো কোনো দ্বিমত নাই পুরুষ হওয়া মুসলিম খলিফার জন্য শর্ত কোন ব্যক্তিকে নিয়ে আমরা উত্তর দিই না আমি এটা প্রশ্ন এখানে একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন আছে যে ভাই প্রশ্নকে আমি সোজা এক কথা বলতে চাই জাকির নায়ক বলেন সাইদ হিসাব বলেন বা এরকম আরো যারা আছে আমরা যার যতটুকু কোরআন সুন্না মোতাবেক পাবো অতটুকু মানব কোরআন সুন্না মোতাবেক যতটুক না অত মানব এখন সাহিব হিসাব এদেশে বালাগালুলা চালু করেছে ওয়াজের সুদে সুরদা সুর দিয়ে বালাগালুলা করতেন বালাগালুলা কোন শরীফ আপনারা জানেন বালাগালুলা কি এটা এটা কবিতা ইরানের কবিতা ছিল শেখ সাদি সেই শেখ সাদির কবিতা হচ্ছে বালাগালুলা গুলিস্তা অবস্থায় আছে গুলিস্তায় আছে এটা কোন হাদিস না কত দূর শরীফ আছে সুন্দর সুন্দর নামাজে দূর শরীফ পড়ি আমরা সেইগুলো বাদ দিয়ে কেমালি সুর দিয়ে পড়লো সবাই সুরে সুর মিলাইয়া তালে তাল মিলাইয়া পড়লো আল্লাহর নবীর যুগে এই কবিতা ছিল না সাহাবির যুগে ছিল না কবিতা তারপরে এই কবিতার অর্থ গন্ডগোল আছে বালাগাল উলা বালাগা মানেই পৌঁছিল আল উলা মানে সর্বোচ্চ মাকাম বে হি মানে নিজের যোগ্যতা আল্লাহর নবী সর্বোচ্চ মাকামে পৌঁছেছেন এটাকে নিজের যোগ্যতায় আল্লাহর অনুগ্রহে কোরআনের শ্রদ্ধা বলেন কি সুন্দর আলা বলেছেন ইয়াজিদকে আল্লাহ তারা আপনাকে এতিম পেয়েছেন আপনাকে আশ্রয় দিয়েছেন না আল্লাহ আপনাকে দল দল লান ফাহাদা আল্লাহ আপনাকে পথের দিশাহীন পেয়েছেন আপনাকে হেদায়ত দিয়েছেন এরকম নয় কি অজরাকে আয়রান ফাগনা আপনাকে আল্লাহ তারা খালি হাতে পেয়েছেন আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন বিষয়টা এরকম নয় তাহলে আল্লাহ পরিষ্কার বললেন যে আল্লাহ আপনাকে দিয়েছেন বালাগার উলাবে আলিহিতে নিয়ে গেল রসুল তার কামালতে এখন তামিল করে সই করা যায় তারপর আমি বলি এরকম কোনো শরীফ না এই জন্য আমি একটা উদাহরণ দিলাম এরকম যে বিষয়গুলো আছে আমরা ওনাদের দোয়া করি যে ওনারা যে যতটুকু সহি কাজ করেছেন আল্লাহ তালা কবুল করুন এবং ওনাদেরকে আল্লাহ তালা সহি ভাবে দিনের জন্য আরো কাজ করার তফিক দানকে দোয়া করবো আমরা কিন্তু এক্ষেত্রে আমি এটা পরিষ্কার বলে দিই কোন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন আপনারা করার থেকে বেঁচে থাকবেন ব্যক্তিকে অনুসরণ করবেন না অনুসরণ করবে কোরআন সুন্নাকে কোরআন সুন্না মোতাবেক যেই ব্যক্তির কথা কাজ মিলবে আমরা ওটা মানব যেটা মিলবে না ওটা মানব না আর বোঝার কোনো প্রশ্ন নেই আমাদের খলিফাকে আমরা কার হাতে বায়াত দিব খলিফা তো চিন্তাই হয়ে গেছে ভাই খলিফা চিন্তাই হয়ে বিভিন্ন দরবার ঢুকে গেছে ওইখান থেকে উদ্ধার করুন আমরা একজন খলিফা বানাই তারপরে তার কাছে বায়াত দিয়ে আমরা ইসলামের জন্য কাজ করব আর সেরকম না পান তাহলে কাজ একটা হাদিস আছে হোজাইফার হাদিস এটা আমার কেতাব আসতেছে ইনশাল্লাহ একটা কেতাব লিখতেছে এর উপরে দিন কায়েমের সঠিক পদ্ধতি তো তার মধ্যে এই বিষয়গুলো সব আসতেছে তো ইনশাল্লাহ তখন আপনি বুঝবেন আর তারপরেও মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে নামাজের অক্ত হয়ে গেলে যেমন আমরা তিনজন থাকলে একজন ইমাম বানিয়ে নেই ঠিক এরকম ভাবে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে দিন প্রচারের জন্য খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য সমস্ত দলমাত ভেঙ্গে দিয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহান হুয়া আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমাদের তৌফিক দান করে আমিন আমাদের এই কিতাবগুলো বোধহয় কিনতে পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজনে নিয়ে যাবেন আমরা দোয়া করি আল্লাহ সুবাহান হুয়া এই মাহফিল যারা করলেন তাদের সকলকে কবুল করেন আমিন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে এ পর্যন্ত বসে থেকে অংশগ্রহণ করে যারা হাজির থাকেন যারা তারা সকলকে নাজাতের জন্য এই মাহফিলকে কবুল করেন আমিন এই মাহফিলে যারা এতক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন আল্লাহ তারা সেই যুবক ভাইদেরকে মুরব্বীদেরকে আল্লাহ তারা যেন সেই সালমান ফার্সির মতো মুরব্বী আর যুবকদেরকে খালেদ বিন অলিদ মোহাম্মদ বিন কাশ মতো দান করেন আমিন وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحان الله وبحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته